يا قصدك دو شو فصل إيه. مايك دو السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده যাবতীয় প্রশংসা হামদ সানা কেবলমাত্র সেই মহাপরাক্রমশালী সত্তার সানে নিয়োজিত যার অপরিসীম দয়া সীমাহীন রহমত অগণিত করুণার বদৌলতে আজকে শির্ক বেদাতের এই আখড়ায় পবিত্র কোরআন সহি হাদিসের এত বড় একটি সম্মেলনে আমরা উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ তার পরপরে দরুদ সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ ও সর্ব আহমদ মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপর সম্মানিত উপস্থিতি যদিও আজকে আমার বক্তব্যের বিষয় পূর্ব থেকে পোস্টারে নির্ধারণ করা হয়েছে ইমানের পরিচয় তারপরেও বক্তব্যের শুরুতে এবং বক্তব্যের শেষে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ বক্তব্যের শুরুতেই আপনারা যে করে এই ভাইয়েরা আহলে হাদিস ভাইয়েরা মাদ্রাসা মসজিদ করার চেষ্টা করতেছেন তাদের জন্য একটি বাক্য যথেষ্ট সেটা কি আজ যদি সারা বাংলাদেশের সকল মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া হয় আজ বাংলাদেশের যত প্রতিষ্ঠান দাওয়া সেন্টার ফাউন্ডেশন যারা দাওয়াতি কাজ করতেছে বই পুস্তক প্রকাশ করতেছে মাদ্রাসা বানাচ্ছে এগুলোকে যদি বন্ধ করে দেওয়া হয় এবং ঘরে ঘরে যদি সংগঠন গড়ে তোলা হয় ঘরে ঘরে যদি মসজিদ গড়ে তোলা হয় তাহলে একদিন আসবে মাদ্রাসা বন্ধ কিন্তু ঘরে ঘরে মসজিদ আছে মাদ্রাসা বন্ধ কিন্তু ঘরে ঘরে সংগঠনের শাখা আছে মাদ্রাসা বন্ধ কিন্তু ঘরে ঘরে সংগঠনের শাখা আছে একদিন আসবে পঞ্চাশ বছর পরে এই মসজিদগুলোতে ইমামতি করার মতো এই সংগঠনগুলো চালানোর মতো কোনো আলেম খুঁজে পাওয়া যাবে না আর যদি আজকে সকল মসজিদ বন্ধ করে দেওয়া হয় সকল সংগঠন বন্ধ করে দেওয়া হয় কিন্তু ঘরে ঘরে মাদ্রাসা গড়ে তোলা হয় তাহলে পঞ্চাশ বছর পরে মাদ্রাসাগুলো থেকে এমন আলেম বের হবে এমন দিনের দায়ী বের হবে যারা এরকম হাজারো মসজিদ তৈরি করবে হাজারো সংগঠন তৈরি করবে এই জন্য গত চোদ্দশো বছর থেকে ইসলাম রক্ষার দুর্গ ইসলাম রক্ষার দুর্গ হচ্ছে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান আজ চোদ্দশো বছর পরও এখানে আলেমোলামা এসে বক্তব্য দিচ্ছে দিনের দার্স দিচ্ছে তার পিছনে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবদান রয়েছে এই জন্য আপনাদের যান ও জীবন দিয়ে অর্থ দিয়ে সার্বিক সহযোগিতা দিয়ে এই মাদ্রাসাগুলোকে গড়ে তুলতে হবে এখানে আরো আকিদার বইগুলো আদি আকিদার ব্যাখ্যা গ্রন্থগুলো এগুলো সব কিছুর উপর জ্ঞান হাসিল করা জের জবর পেশ ছাড়া আরবি পড়তে পারা বুঝতে পারা মতো প্রতিষ্ঠানের প্রয়োজন আছে এই ছোটখাটো টুটা ফাটা প্রতিষ্ঠান দিয়ে হয়তো বাংলা ইংরেজি আরবি বলতে লিখতে বলতে পারবে কিন্তু আলেম হতে পারবে না আরো একটা কথা বলি যে আপনাদের অনেক অভিভাবক এখানে উপস্থিত আছেন যারা বিভিন্ন মাদ্রাসায় সন্তানকে পাঠান বিভিন্ন প্রতিষ্ঠানে সন্তানকে পাঠান তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই যে আপনার সন্তানের প্রথম মাদ্রাসা বিশ্ববিদ্যালয় প্রথম জামিয়া সালাফিয়া প্রথম মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় হচ্ছেন আপনি এবং আপনার স্ত্রী পরিবারই হচ্ছে একটা সন্তানের প্রথম স্কুল প্রথম মাদ্রাসা প্রথম মদিনা বিশ্ববিদ্যালয় প্রথম জামিয়া সালাফিয়া পরিবার যদি তাকে আদর্শ শিক্ষা দিতে ব্যর্থ হয় তাহলে পরবর্তীতে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় কিছু করতে পারবে না এই জন্য আপনাকে সন্তানকে মানুষ করতে চাইলে পরিবার দিয়ে শুরু করতে হবে সাড়ে তিন বছর থেকে নিয়ে পাঁচ সাড়ে পাঁচ বছর যে সময়টা আপনার সন্তান আপনার বাড়িতে থাকে তার প্রথম স্কুল সেই বিষয়ে আমার তোকে শেষ আলোচনা করব তার আগে বক্তব্যের শুরুতে আরও একটি গুরুত্বপূর্ণ কথা যখন হামদ এবং সানা বলছিলাম তখন বলেছিলাম শান্তি অবতীর্ণ হোক সর্বশেষ রাসুল মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপর দুঃখজনক হলেও সত্য আজকে বাংলাদেশে উত্তরবঙ্গের পঞ্চগড় জেলায় তেইশ এবং চব্বিশ ফেব্রুয়ারিকে সামনে রেখে কাদিয়ানিরা সারা পৃথিবী থেকে একত্রিত হয়ে ইজতেমা আয়োজন করার চেষ্টা করেছিল এই কাদিয়ানিরা বাংলাদেশের ইতিহাসে প্রথম পৃথিবীর ইতিহাসে প্রথম এইভাবে একত্রিত হয়ে কোথাও সম্মিলিত হয়ে ইজতেমা আয়োজন করার চেষ্টা করেছে এই জন্য বক্তব্যের শুরুতে কাদিয়ানদের বিষয়েও কিছু বলে নেওয়া জরুরি মনে করছি ইমানের দাবি মনে করছি রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সহি বুখারির হাদিসে বলতেছেন লা নবিয়া বাদি আমার পরে কোনো নবী আসবে না অন্য বর্ণনায় বলেছেন জেনে রাখো আমার পরে তিরিশের অধিক মিথ্যুক দাজ্জাল কাজ্জাবের আবির্ভাব হবে এই মিথ্যুক দাজ্জাল কাজাব প্রত্যেকেই দাবি করবে যে তারা নবী ওলা নবী আদি আর আমার পরে আর কোন নবী আসবে না ওয়ানা খাতামুন নবী আর আমি হচ্ছি সর্বশেষ নবী ঠিক ভাবে আল্লাহ সুবহানাহু তাআলা সূরা নম্বর আয়তে বলেছেন খাতামুন্নবীন মোহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাম নিয়ে বলেছেন যে তিনি সর্বশেষ নবী এই গোলাম আহমদ কাদিয়ানি হচ্ছে ইহুদি খ্রিস্টান ব্রিটিশরা এই দেশে যে একশো বছর শাসন করেছিল তারা যতগুলো দল মত তৈরি করে গেছে বাতিল ফেরকা তৈরি করে গেছে তার মধ্যে অন্যতম শীর্ষ হচ্ছে দুইটি এক মুনকিরে হাদিস যারা হাদিসকে অস্বীকার করে এই হাদিস অস্বীকারীদের ফেতনা ব্রিটিশদের তৈরি করা দুই গোলাম আহমদ কাদিয়ানির ফেতনা এই কাদিয়ানি খাতমে নবুয়তের বিরুদ্ধে কাদিয়ানির এই ফেতনা হচ্ছে ব্রিটিশদের তৈরি করা ফেতনা এই গোলাম আহমদ কাদিয়ানির সাথে আহলে হাদিসদের দিকপাল সূর্য সমতুল্লাহ আলেম মাওলানা সানাউল্লাহ অমৃত শ্রী রাহেমাহুল্লাহ বহু মোনাজারা বহু বাহাস করেছেন এই সানাউল্লাহ অমৃত শ্রী রাহেমাহুল্লাহ এমন একজন আলেম ছিলেন যিনি এক টেবিলে বসে একই সাথে দেওবন্দি যত পীর ওলি আউলিয়া যেটাই বলেন না কেন যত বাতিল ফেরকা যত বাতিল ধর্ম প্রত্যেকের সাথে একই টেবিলে বসে তর্ক বিতর্ক করে জয় লাভ করে উঠে যাওয়ার মতো জ্ঞান আল্লাহ যাকে দান করেছিলেন সেই রকম একজন ব্যক্তিত্ব হচ্ছেন মাওলানা সানাউল্লাহ অমৃত শরীফ এই মাওলানা সানাউল্লাহ অমৃতশ্বরী রাহেমাহুল্লাহ এই গোলাম আহমদ কাদিয়ানির সাথে মোবাহালা করেছিলেন মোবাহালা মানে খোলা মাঠে এরকম হাজার হাজার জনগণের সামনে একজন আর একজনের বিরুদ্ধে বদোয়া করবে মাওলানা সানাউল্লাহ অমৃতশ্বরী আল্লাহর দরবারে বললেন আল্লাহ আমি সানাউল্লাহ অমৃতসুরি যদি আমার এই দাবিতে সত্য হয়ে থাকি যে মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম সর্বশেষ রাসুল তাহলে গোলাম আহমদ কাদিয়ানির মৃত্যু যেন আমার জীবদ্দশায় হয় গোলাম আহমদ কাদিয়ানি ও আল্লাহর দরবারে দোয়া করলো আল্লাহ আমি গোলাম আহমদ কাদিয়ানি যদি আমার দাবিতে সত্য হয়ে থাকি যে আমি নবী তাহলে মৌলানা সানাউল্লাহ অমৃত শরীর মৃত্যু যেন আমার জীবদ্দশায় হয় এই মর্মে তারা উভয় মোবাহালা করেন মোবাহালা করার পর গোলাম আহমদ কাদিয়ানির ন্যাক্কারজনকভাবে নিকৃষ্টভাবে বাথরুমে পড়ে তার মৃত্যু হয় এবং তার মৃত্যুর পরে চল্লিশ বছর যাবৎ পৃথিবীর বুকে খাতমে নবুয়তের মর্যাদা হিসেবে মাওলানা সানাউল্লাহ অমৃত অমৃতশ্বরী রাহেমাহুল্লাহ জীবিত ছিলেন অথচ আজকে দেখবেন একদল মানুষকে যারা বলবে যে আহলে হাদিসরা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের গোলাম বলে না সেই দিন একজনকে দেখলাম স্ট্যাটাস দিয়েছে যে কাদিয়ানিদের বিরুদ্ধে মুসলমানদের যে আন্দোলন এই আন্দোলনের ইতিহাস উল্লেখ করতে গিয়ে কিন্তু কোথাও মাওলানা সানাউল্লাহ অমৃত শরীর নাম নেয়নি অথচ মাওলানা সানাউল্লাহ অমৃত শ্রী হচ্ছেন কাদিয়ানিদের বিরুদ্ধে সবচেয়ে বড় যোদ্ধা শুধু তাই নয় আল্লামা ইহসান ইলাহি জাহির রাহেমাহুল্লাহ সর্বপ্রথম তিনি আরবিতে কাদিয়ানিদের বিরুদ্ধে বই লিখেছেন পাকিস্তানের আহলে হাদিসদের দিকপালা আলেম এর পরেও যারা বলবে যে আহলে হাদিসরা হচ্ছে ইহুদি খ্রিস্টানের দালাল আহলে হাদিসরা হচ্ছে কাদিয়ানিদের দালাল তাদের চেতে জ্ঞানপাপী মিথ্যুক মূর্খ আর কেউ হতে পারে না সম্মানিত উপস্থিতি রাসুল সাল্লাহ খাতমে উপর একটি হাদিস বলে আজকের এই খাতমে নবুয়াতের আলোচনা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সালমান ফার্সি রাজি আল্লাহ ইসলাম গ্রহণের কাহিনী অনেক লম্বা তিনি বিভিন্ন পাদ্রির খেদমত করতেন ওই পাদ্রি মারা যাওয়ার সুরে বলতেন আপনার পরে আর কার নিকটে আমি হক পাবো পাদ্রির নিকটে তিনি যেতেন আবার সে মারা গেলে তাকেও জিজ্ঞেস করতেন আপনার পরে কার নিকটে হক পাবো এইভাবে তিনি হক অন্বেষণ করতেন চলতে চলতে একদিন এক পাদ্রির নিকট শেষ পাদ্রি সে মারা যাচ্ছে তাকে বলতেছে আপনার পরে আমি আর কার নিকটে হক খুঁজবো আপনারা কি সালমান ফার্সিকে চিনেন সালমান ফার্সি রাজি আল্লাহ তালা আনহু হচ্ছেন ওই সাহাবি যিনি খন্দকের যুদ্ধে রাসুল সাল্লাহ আলি আসাল্লামকে খন্দক খনন করার পরামর্শ দিয়েছিলেন তিনশো সাড়ে তিনশো বছর পৃথিবীতে জীবিত ছিলেন তার ওই পাদ্রি তখন তাকে বলতেছে সায়াফরুজুবা আদি নবীন বিদিন ইব্রাহিম ফি আরদিল আরব আমার পরে অতি দ্রুত অচিরেই একজন নবী বের হবেন আরব ভূমিতে যিনি ইব্রাহিম আলাইহ সালাতামের দিন নিয়ে পৃথিবীতে আসবেন দুই মধ্যবর্তী জায়গায় তিনি হিজরত করবেন দুই সেটাকে বলে হাররা আজকেও মদিনার পূর্বাঞ্চল হাররা সারকিয়া আজকেও মদিনার পশ্চিমাঞ্চলের নাম হাররা আল এই দুই হাররার মধ্যবর্তী যে জায়গা যে শহর সেখানে তিনি হিজরত করবেন সাদাকা তিনি সাদাকার মা করবেন না ওয়াকুলুল হাদিয়া কিন্তু হাদিয়ার সম্পদ হাদিয়ার খাবার তিনি গ্রহণ করবেন ওয়াকুনু বাইনা কাতিফাইহি আর তার দুই কাঁধের মাঝখানে থাকবে খাতামুন নবুওয়াহ খাতমে নবুওয়াতের সিল মোহর তার দুই কাঁধের মাঝখানে থাকবে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই নবীর সন্ধানে কৃতদাস হয়ে গোলাম হয়ে মদিনায় আসলেন মদিনায় একদিন তিনি খেজুর বাগানে কাজ করতেছেন হঠাৎ নিজে নিচে তিনি শুনতে পাচ্ছেন কেউ গল্প করতেছে যে একজন নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছে তখন তিনি বলতেছেন কিদ্দান আসকোতা এই খবর শুনে যে যে নবীর সন্ধানে আমি এত কষ্ট করে কৃত দাস হয়ে গোলাম হয়ে মদিনায় এসেছি সেই নবী নাকি মদিনায় এসেছেন এই আনন্দে তিনি গাছ থেকে পড়ে যান যান অতপর সালমান ফার্সি বলছেন ফাজামা তুমা কানা ইন্দি আমার নিকটে যা ছিল ধন সম্পদ তা আমি জমা করলাম ওয়াদাহাবতু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতপর রাসুল সাল্লাহ সাহাবিদের ডেকে বললেন খুদু তোমরা এই সাদাকার মাল গ্রহণ করো রাসুল সাল্লাহ নিজে গ্রহণ করলেন না নিজে ভক্ষণ করলেন না সালমান ফারসি রাজি আল্লাহ তালান হয়ে আলামত পেয়ে বাড়িতে ফিরে আসলেন পরের দিন তিনি আবার তার নিকটে যা ছিল ধন সম্পদ টাকা পয়সা খাবার দাবার তা জমা করলেন ওয়াদাহাবাইলা রসুলিল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম আল্লাহ রসুলের দরবারে গেলেন গিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ রাই তুকা আন্না খালা তাকুল সাদাকা হে আল্লাহ রসুল আমি আপনাকে দেখেছি আপনি সদকার মাল ভক্ষণ করেন না সদকার সম্পদ ভক্ষণ করেন না তাই আজকে আপনার দরবারে হাদিয়া নিয়ে এসেছি তখন রসুল সাল্লাহ আলী আসাল্লাম সেই হাদিয়া গ্রহণ করলেন খেলেন আপনাদের অন্তর প্রশ্ন জাগতে পারে যে সাদকা এবং হাদিয়ার মধ্যে পার্থক্য কি যে রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম সাদকা খাচ্ছেন কিন্তু হাদিয়া খাচ্ছেন না সাদকা হচ্ছে যেটা দান করার উদ্দেশ্যে গরিব মিসকিনকে দেওয়া হয় ফকিরকে দেওয়া হয় একজন লাখো কোটি কোটিপতিকে তো আপনি সাদকা দিতে পারেন না তার তো টাকার কোনো প্রয়োজন নাই লাখো কোটি কোটিপতিকে যদি কিছু দেন সেটা হবে হাদিয়া বন্ধু ভালোবাসেন হিসেবে কিছু দিলেন সেটা হাদিয়া আর যে মুখাপেক্ষী যার টাকা পয়সা নাই গরিব মিসকিন তাকে দান হিসেবে যে টাকা দিচ্ছেন সেটাকে বলে সাদকা তখন সালমান ফার্সি রাজি আল্লাহ আনহু রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের চারপাশে ঘুরতে লাগলেন তিনি বলতেছেন ইস্তাদার তু আমি রাসুল সাল্লাহ আলহি চারপাশে ঘুরতে লাগলাম অনুসন্ধান করতে লাগলাম সেই শেষ আলামত যেটা তার দুই কাঁধের মাঝ বরাবর রয়েছে তখন সালমান ফার্সি বলছেন আল্লাহ রাসুল বুঝে ফেলেছেন যে আমি এমন কিছু অনুসন্ধান করতেছি এমন কিছু দেখতে চাচ্ছি যেটা আমাকে বলা হয়েছে যে শেষ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্য এই আলামতটি থাকবে সেই আলামতটি আমি খুঁজতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে গেছেন বুঝে যাওয়ার পর আল্লাহ মিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠ থেকে তার চাদর ফেলে দিলেন তখন সালমান সেখানে নবুয়তের মোহর হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কাঁধের মাঝে যে গোশতপিণ্ড উঁচু হয়ে আছে যেভাবে তার পাদ্রী বলেছিল ঠিক হুবহু সেইভাবে যখন দেখতে পেলেন তখন তিনি কেঁদে দিলেন সেখানে চুমু দিলেন এবং বললেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল রসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই আর মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম আল্লাহ রাসুল এই হাদিস প্রমাণ করে যে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের দুই কাঁধের মাঝে যে গোস্ত পিণ্ড উঁচু ছিল সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মেরে দেওয়া হাতমে নবুয়াতের সিল যে মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামের পরে পৃথিবীতে আর কোনো নবী আসবেন না আর পৃথিবীতে কোনো নবী আসার প্রয়োজন নাই এই উম্মতের জন্য কেন জানেন একটা সময় ছিল যখন ইব্রাহিম আলাই সালাম এক জায়গায় দাওয়াতি কাজ করতেন তার ভাতি জালুত আলাই সালাম আর এক জায়গায় দাওয়াতি কাজ করতেন একই পৃথিবীতে একই সময় দুইজন নবী বসবাস করতেন ততধিক নবী বসবাস করতেন কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামের পরে কেয়ামত পর্যন্ত এই ইসলামকে জন্য এই দাওয়াতি কাজের জন্য আর নবীর প্রয়োজন নাই কেন ওয়াসাল্লাম বলে দিয়েছেন আল গেছেন টাকা পয়সার উত্তরাধিকারী নয় ধন দৌলতের ওয়ারিস নয় ধন দৌলতের উত্তরাধিকারী নয় আলেমদেরকে তার রেখে যাওয়া কোরআন এবং হাদিসের উত্তরাধিকারী করে গেছেন কিয়ামত পর্যন্ত আলিমগণ এই দিনকে টিকিয়ে রাখবে এই জন্য আর এক হাদিসে রাসুল সাল্লাহ আলহিবাসাল্লাম বলেছেন প্রত্যেক একশো বছরের মাথায় একজন মুজাদ্দেদের আবির্ভাব হবে সেই মুজাদ্দেদ প্রতি একশো বছরের মাথায় একজন মুজাদ্দেদ এসে ইসলামকে পুনরুজ্জীবিত করবে ইসলামের দাওয়াতে পুনরায় যান এবং প্রাণ ফুঁকে দিবে তাই আজ চোদ্দশো বছর পরেও ইসলাম টিকে আছে আলেম ওলামার দাওয়াতের বরকতে আলেম ওলামা এবং শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসার দাওয়াতি কাজের মাধ্যমে এই জন্য কেয়ামত পর্যন্ত এই উন্মতে এই ধর্মে আর দ্বিতীয় কোন নবীর প্রয়োজন নেই এবার শেষ কথা এই গোলাম আহমদ কাদিয়ানির অনুসারী এই কাদিয়ানিরা তো কাফের কাফের যারা কাদিয়ানিদেরকে কাফের মনে করবে না তারাও কাফের আরো একটি জরুরি কথা বাংলাদেশ সরকারের উপর দাবি জানিয়ে বলতে চাই যে এদেশে কাদিয়ানিরা কাফের হয়ে কাদিয়ানি নাম নিয়ে বসবাস করুক কোনো আপত্তি নাই এদেশে হিন্দুরা বসবাস করে খ্রিস্টানেরা বসবাস করে বৌদ্ধরা বসবাস করে কাদিয়ানিরাও কাফের হয়ে কাদিয়ানি নাম নিয়ে বসবাস করুক কোনো আপত্তি নাই কিন্তু আহমাদি মুসলিম নাম নিয়ে বসবাস করার অধিকার তাদের নাই প্রচল্লিশের অধিক রাষ্ট্রে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা হয়েছে অচিরে আমরা দাবি জানাই বাংলাদেশেও যেন এই কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা হয় তারা কাফের হয়ে দেশে বসবাস করুক কিন্তু আহমাদি মুসলিম নাম নিয়ে এদেশে বসবাস করবে তা বাংলাদেশের ষোলো কোটি মুসলমান কোশ্চিন কালো বরদাস্ত করবে না সম্মানিত উপস্থিতি কাদিয়ানিদের বিষয়ে এই সংক্ষিপ্ত আলোচনা করে আমি আমার বক্তব্যের দিকে ফিরে যাচ্ছি আমার বক্তব্যের বিষয় ইমান বা আকিদার পরিচয় ইমান বা আকিদার কেন প্রয়োজন তাওহিদের বিশ্বাসের কেন প্রয়োজন আমি একটা উদাহরণ দেই একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝাই কুমিল্লার বক্তব্যে তো একটা উদাহরণ দিয়েছিলাম আজকে আর একটা উদাহরণ নেন মানুষের এই শরীর টিকে থাকার জন্য খাবারের প্রয়োজন আছে না নাই একমাত্র আল্লাহ সমাজ একমাত্র মুখাপেক্ষীহীন সত্তাকে আল্লাহ তাছাড়া প্রত্যেক মানুষ আল্লাহ ব্যতীত প্রত্যেকেই কোনো না কোনো কিছুর মুখাপেক্ষী যেমন আমি মানুষ তিন বেলা চার বেলা পাঁচ বেলা খাবারের মুখাপেক্ষী যদি খাবার গ্রহণ না করি আমার এই শরীর অচল হয়ে যাবে আমার এই শরীরের খাদ্য যেমন খাবার আমার এই শরীরকে টিকিয়ে রাখার জন্য মজবুত রাখার জন্য যেমন আমাকে খাদ্য গ্রহণ করতে হয় তেমনি আমার শরীরের আর অংশ আছে সেই অংশটার নাম হচ্ছে রোহ আত্মা কাল ওই আত্মারও কিছু খাবার লাগে ওই আত্মাকেও বাঁচিয়ে রাখার জন্য খাবার লাগে গুনাহে জর্জরিত হৃদয় গুনাহে জর্জরিত আত্মা কান্না করতে থাকে ক্রন্দন করতে থাকে হতাশায় ভুগতে থাকে দুঃখে কষ্টে ভুগতে থাকে পাপের চাপে হৃদয় কালো হয়ে যায় বারবার ফিরে যেতে চায় প্রতিপালকের দরবারে বারবার ফিরে যেতে চায় প্রতিপালকের দরবারে কিন্তু মানুষ ফিরে যায় না মানুষ ফিরিয়ে নিয়ে যেতে চায় না কিন্তু আত্মা ফিরে যেতে চায় আত্মা ওই কলুষিত আত্মা ওই ক্ষুধার্থ আত্মা ওই কষ্টে দুঃখে হতাশায় জর্জরিত পর্যুদস্ত আত্মা যে কখনো আত্মহত্যা করতে চায় কখনো রাতে ঘুম হয় না অশান্তির কারণে ওই আত্মার ফিরে যাওয়ার জায়গা ওই আত্মার একমাত্র খাদ্য হচ্ছে ইমান এবং তাও ওই কে ইমান এবং তাওহিদের খাবার দিন আল্লাহর পরিচয় দিন আল্লাহর জিকির দিন আত্মা প্রশান্ত হয়ে যাবে এই জন্য আল্লাহ সুবাহ কোরআন মাজিদে বলেছেন আলা কুলুব আল্লাহ সুবাহ স্মরণে শরণে আত্মাগুলো প্রশান্ত হয়ে যায় হতাশায় ভুক্ত আত্মা উত্তেজিত আত্মা বিপদগ্রস্ত আত্মা আল্লাহ সুবাহ স্মরণে প্রশান্ত হয়ে যায় এই আয়াত দিয়ে আমি আর কথা বলতে চাই দেখবেন কিছুদিন পরে মনে হয় মাহফিল আছে একজন পীরের যে পীরের মাহফিলে বাসে মানুষ উঠাউঠি করে করে না লাফালাফি করে এর মধ্যে গড়াগড়ি করে স্টেজে এসে করে না আল্লাহর জিকিরে তারা নাকি পাগল হয়ে যায় মিথ্যুক মিথ্যুক কেন আল্লাহ নিজে কোরআনে বলেছেন আল্লাহ স্মরণে আত্মা প্রশান্ত হয় যদি আত্মা প্রশান্তই হবে তাহলে বাসে উঠে লাফালাফি করছে কেন স্টেজে উঠে লাফালাফি করছে কেন এই জন্য যে সে জিকির করে না সে মিথ্যা জিকির করে আল্লাহর জিকির করে না যদি আল্লাহর জিকির করে তাহলে আত্মা প্রশান্ত হবে আল্লাহ নিজে বলছেন আল্লাহ বিদিক্রিল্লাহ তাতমা ইন্দুল কলুব আল্লাহর জিকির আত্মা প্রশান্ত হয় সম্মানিত উপস্থিতি এই জন্য তাওহিদ এবং ইমানের প্রয়োজন রয়েছে কেন তাওহিদ এবং ইমান হচ্ছে আত্মার খাদ্য আত্মার প্রশান্তি পাওয়ার জায়গা আত্মার নিরাপত্তা পাওয়ার জায়গা এই জন্য আমরা আল্লাহ সুবাহ তালার পরিচয় জানবো আল্লাহ সুবাহ তালার গুণাবলী জানবো যাতে আমাদের আত্মা প্রশান্ত হয় আমাদের আত্মা আল্লাহর দিকে ফিরে যেতে পারে আমি এই বক্তব্যের ইমানের পরিচয়ের বক্তব্যে চার ভাগে বিভক্ত করতাম যে আল্লাহ সুবাহ ইমান চার ভাগে বিভক্ত আল ইমান বি উজুদিল্লাহ আল ইমান বি রুবুবিয়াতিল্লাহ আল ইমান বি উলুহিয়াতিল্লাহ আল ইমান বি আসমা ইল্লাহ সিফাতিহি আল্লাহ সুবাহ তাআলার অস্তিত্বে বিশ্বাস এটা আমরা মোটামুটি সকলেই করি এবার আল্লাহ সুবাহ তালাকে রব হিসেবে বিশ্বাস করা দুই আর তিন আল্লাহ সুবাহ তালাকে ইলাহ হিসেবে বিশ্বাস করা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করা একটা প্রকার আর আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করা আর একটা প্রকার এটা কেমন কথা হয়তো আপনি বুঝতে পারবেন না এই জন্য আমি একটু বুঝাই রব শব্দের অর্থ হচ্ছে লালন পালন করা তার বিয়াত করা আল্লাহ সুবহান আপনাকে লালন পালন করেন যেভাবে আপনার মা আপনার বাবা আপনাকে লালন পালন করেছেন আল্লাহর দেওয়া জমিনে থেকে আল্লাহর দেওয়া আসমানের ছায়ায় থেকে আল্লাহর দেওয়া সূর্যের আলো নিয়ে একটা গাছকে সূর্যের আলো থেকে দূরে রেখে ঢেকে দেন এক মাস পর গাছটা মরে যাবে সূর্যের আলো না থাকলে আমিও আপনিও মরে যেতাম সূর্যের আলো দিয়ে অক্সিজেনের বাতাস দিয়ে এই পৃথিবী থেকে যে খাদ্য উৎপন্ন হয় আল্লাহ নিজে কোরআনে চ্যালেঞ্জ করেছেন যে আল্লাহ খাবার উৎপন্ন না করলে একটা গাছও পৃথিবীর কোনো বিজ্ঞানী পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নাই যে একটা বীজ থেকে গাছ উৎপাদন করে যদি আল্লাহ না চান ওই ওখান থেকে খাবার আসতেছে অতএব সার্বিকভাবে আল্লাহ সুবাহান তালা আপনাকে লালন পালন করতেছেন এটা হচ্ছে আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করা এটা হচ্ছে আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করা যে আল্লাহ আমার লালন পালনকারী আর ইলাহ আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করা মানে ইলাহ শব্দের অর্থ হচ্ছে মালু যার দিকে মানুষ ফিরে যায় ইলাহ শব্দের আরবি শাব্দিক অর্থ যার দিকে মানুষ ফিরে যায় বিপদে পড়লে সমস্যায় পড়লে মানুষ যার দিকে ফিরে যায় মানুষ যার নিকটে সবকিছু সমর্পণ করতে চায় সে হচ্ছে ইলাহ আপনি আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করেন আল্লাহকে রব হিসেবে আবু জেহেল বিশ্বাস করত আল্লাহকে রব হিসেবে আব্দুল মুক্তালেব বিশ্বাস করত কিন্তু তারা আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করতো না যুগে যুগে যত নবী রাসুল এসেছেন সকলের যুগের অধিকাংশ কম আল্লাহকে রব হিসেবে ঠিকই বিশ্বাস করত কিন্তু আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করত না আছে না এখনো আছে বাংলাদেশে আশি পার্সেন্ট ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট মুসলমান আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করে কিন্তু আল্লাহকে ইলা হিসেবে বিশ্বাস করে না আল্লাহকে তো লালন পালন কর্তা মানে কিন্তু যখন সিজদা দেওয়ার দরকার হয় দান করার দরকার হয় সাদকা করার দরকার হয় তখন মাজারে গিয়ে দান সাদকা করে না রাস্তায় চলতে গিয়ে করে না সিজদা শাহজালালের কবরে গিয়ে করে না অবশ্যই করে তারা আল্লাহকে ইলা হিসেবে মানে না যখন অসুস্থ হয় তখন তাবিজ কবজের কাছে যায় না যায় যে তাবিজ কবজের কাছে যায় সে আল্লাহকে রব হিসেবে মানতে পারে কিন্তু আল্লাহকে ইলা হিসেবে মানে না সে আল্লাহর নিকটে বিপদে আপদে করে ফিরে যাচ্ছে না সে আল্লাহর ইবাদত করতেছে না সে আল্লাহর নিকটে চাইতেছে না অথচ আল্লাহ হচ্ছেন একমাত্র হকদার তার ইবাদত পাওয়ার এই জন্য রাসুল আল্লাহ সুবহান নিজে বলেছেন তার পবিত্র কোরআনে সুরা মানে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম হে বৎস তুমি শিরক করিও না জেনে রাখো শিরক হচ্ছে মহা অত্যাচার মহা অন্যায় একটা মানুষ আর একটা মানুষের জমি জায়গা দখল করে নিতে পারে সেটা অন্যায় দুইটা থাপ্পড় মেরে দিতে পারে সেটা অত্যাচার কিন্তু আল্লাহর সাথে একটা মানুষ কিভাবে অত্যাচার করে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে যে স্ত্রীর জন্য যে ছেলে মেয়ের জন্য উপার্জন করেছেন সেই স্ত্রী সেই ছেলে মেয়ে যদি আপনার কথা না শুনে অন্য কারো কথা শুনে অন্য কাউকে ভালোবাসে তাহলে কি এটা অত্যাচার নয় অবশ্যই অত্যাচার তাহলে আপনি আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর জমিনে চলে আল্লাহর আসমানের নিচে থেকে আল্লাহর রিজিক ভক্ষণ করে আল্লাহর ইবাদত করতেছেন না আল্লাহর কথা শুনতেছেন না এর চেয়ে বড় অত্যাচার কি কিছু হতে পারে অসম্ভব শুধু তাই নয় আপনি একটা নিকৃষ্ট নগণ্য সৃষ্টিজীব শুক্র কীট থেকে তৈরি হয়েছেন এমন সৃষ্টি হওয়ার পরও পরাক্রমশালী সত্তার উপর অত্যাচার করতেছেন এই জন্য শির্ক হচ্ছে লাজুল মন আদিম মহা অত্যাচার আল্লাহ সুবাহ সকল গুনা ক্ষমা করতে রাজি আছেন কিন্তু শিরকের গুনা ক্ষমা করবেন না এই জন্য রাসুল সাল্লাহ আলহিবাসাল্লাম বলেছেন ইয়াবানি আদম আল্লাহ সুহান পক্ষ থেকে নকল করে ইয়াবানি আদম লাবাতে হে আদম সন্তান কঠিন কিয়ামতের মাঠে যদি আসমান জমিন ভর্তি পাপ নিয়ে উপস্থিত হও আর সেই পাপের মধ্যে যদি শির্ক না থাকে তাহলে আমি আল্লাহ লাওয়াতে আমি আসমান জমিন ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হব এটা হচ্ছে শিরকের গুনাহ থেকে বেঁচে থাকার উপা বেঁচে থাকার ফজিলত এই জন্য সম্মানিত উপস্থিতি আপনাকে আল্লাহ সুবহান তালাকে ইলা হিসেবে বিশ্বাস করতে হবে এখানে আরও একটা কথা বলি মাথায় রাখবেন সেটা হচ্ছে আল্লাহ সুবহান তালা চাইলে আল্লাহ রাসুল চাইলে বলতে পারতেন যে আশহাদু আন্নাল্লাহ ইলাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ হচ্ছেন ইলাহ এই কথা বলতে পারতেন কিন্তু এইভাবে না বলে কেন বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু এতটুকু তো বলতে পারতেন যে আল্লাহ ইলাহ আল্লাহ হচ্ছেন ইলাহ এতটুকু না বলে কেন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আরবি ভাষায় যখনই লা এবং যখনই ইল্লা একসাথে একত্রিত হয় তখন একটা কঠিন অন্যতম অর্থ দেয় সে অর্থটা কি যখন আমি বলতাম আল্লাহ ইলাহ আল্লাহ হচ্ছেন ইলাহ তখন আরো দশ জনের তার মধ্যে জায়গা পাওয়ার সুযোগ ছিল পীর অলি আউলিয়া দরবেশ মাজারের জায়গা পাওয়ার দরকার ছিল জায়গা পাওয়ার জায়গা ছিল অপশন ছিল তাবিজ কবচের অপশন ছিল কিন্তু যখন আমি বলে দিলাম লা ইলাহা আগে না আগে হৃদয়কে সাফ করতে হবে যত তাহুত আছে যত কবর মাজার শির তাবিজ কবজ পীর ওলি আউলিয়ার নামে যত শিল্প চলতেছে আল্লাহর সাথে যত অত্যাচার চলতেছে যত অন্যায় চলতেছে এই সকল তাগুতকে সবার আগে পা দিয়ে লাথি দিয়ে ভেঙে চুরমার করতে হবে এই জন্য লাইলাহা আগে নাই আগে না করো আগে লাথি দিয়ে ভেঙে দাও তারপরে ইল্লাল্লাহ শুধু কে বাকি থাকবে আল্লাহ শুধু একমাত্র আপনার যার জন্য জায়গা বাকি থাকবে তিনি হচ্ছেন আল্লাহ সুবাহান আর তাও এই ইমানই হচ্ছে মানুষের সবচেয়ে বড় স্বাধীনতা মানুষ কি বলে যে আমি স্বাধীনতা চাই স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি মেয়েরা বলে আমরা স্বাধীনতা চাই কিসের স্বাধীনতা তাওহিদের চাইতে বড় স্বাধীনতা পৃথিবীতে আর কেউ দিতে পারবে না আজকে গণতন্ত্রের নামে মানুষ মানুষের গোলাম হয়ে আছে পৃথিবীতে মেয়েরা স্বাধীনতার নামে বলতেছে স্বামীর গোলামি থেকে মুক্তি চাই স্বামীর গোলামি থেকে মুক্ত হয়ে বসের গোলামি করতেছে কল কারখানায় গার্মেন্টসে নিজের বসের গোলামি করতেছে কোনো না কোনো এক গোলামি থেকে মুক্ত হয়ে আর এক গোলামিতে লিপ্ত হচ্ছে গোলামি থেকে মুক্ত হওয়ার স্বাধীন হওয়ার সবচেয়ে বড় মাধ্যম সবচেয়ে বড় উপায় হচ্ছে তাওহিদ কেন যখন অন্তরে লা প্রবেশ করবে আল্লাহ ব্যতীত কারো জায়গা যখন অন্তরে থাকবে না তখন তাও সেই যখন হৃদয়ে প্রবেশ করবে তখন আপনি দুনিয়ার কোনো মানুষকে বিন্দু মাত্র পরোয়া করবেন না আপনি কোন জিন শয়তানকে পরোয়া করবেন না আপনি কোনো তাবিজ কবজকে পরোয়া করবেন না পৃথিবীর কেউ আপনাকে যাররা পরিমাণ ভয় দেখাতে পারবে না কেননা আপনি একমাত্র কাকে ভয় করেন আল্লাহ সুবহান তালাকে ভয় করেন এই জন্য একজন তাওহিদে বিশ্বাসী একজন মমিন একটা পারমাণবিক বমের চেয়েও শক্তিশালী ইব্রাহিম আলহিসাল্লাতামকে আগুনে জ্বালিয়ে দেওয়া হলো তবুও তিনি তাও থেকে ফিরে আসেননি রাসুল ইসলাম নিজেও বলেছেন লাইন হরেকতা ও কতিলতা তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তোমাকে যদি হত্যাও করা হয় তবু তাওহিদ ছাড়বে না শির করবে না এটাই হচ্ছে পারমাণবিক বমের চেয়ে শক্তিশালী কেন যে মানুষ আল্লাহ ব্যতীত অন্য কাউকে হৃদয়ে জায়গা দেয় কবর মাজারের পূজা করে পীরকে সম্মান করতে গিয়ে পীরকে ইলাহ বানিয়ে দেয় যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে সম্মান করে আল্লাহ ছাড়াও আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে তারা একদিন ইহুদি খ্রিস্টানদের গোলামি করবে এবং অতীতেও করেছে এই জন্য ইহুদি খ্রিস্টানদের তাদের সাথে কোনো শত্রুতা নাই ইহুদি খ্রিস্টানরা খুব ভালোভাবে জানে আরে যে আজকে কবরের সামনে মাথা নত করতেছে সে একদিন আমার সামনেও মাথা নত করবে এটা তারা খুব ভালোভাবে জানে যে যে একদিন আজকে কবর তাবিজ পূজা ইত্যাদির সামনে মাথা নত করতেছে সে একদিন আমার সামনে মাথা নত করবে কিন্তু ওই মুমিন যে তাওহিদে বিশ্বাসী যে পৃথিবীর কোনো কিছুর সামনে মাথা নত করে না যদিও তাকে জ্বালিয়ে দেওয়া হয় যদিও তাকে পুড়িয়ে দেওয়া হয় তবু ইব্রাহিম আলাই সালাতামের মতো আগুনের দরিয়ায় ঝাঁপ দিতে রাজি আছে কিন্তু তাওহিদের সাথে বিন্দু মাত্র আপোষ করতে রাজি নাই এইরকম মুমিন যে পারমাণবিক বমের চেয়ে শক্তিশালী এটা ইহুদি খ্রিস্টানেরা জানে এই জন্য ওই জাতীয় মুমিন ওই জাতীয় তাওহিদপন্থী মুমিনদের বিরুদ্ধে তাদের সকল ষড়যন্ত্র সম্মানিত উপস্থিতি আমরা আলোচনা করছিলাম ইমান আকিদা এবং তাওহিদের গুরুত্ব নিয়ে এবং সেটার প্রকার বলতে গিয়ে আল্লাহ সুবহান তাআলা রব হিসেবে আল্লাহকে বিশ্বাস করা ইলাহ হিসেবে আল্লাহকে বিশ্বাস করা এই কথা বলে আল্লাহ সুবহান তাআলার নাম এবং গুণাবলীর দিকে এগিয়ে যাচ্ছি আল্লাহ সুবহানাহু তাআলার নাম এবং গুণাবলীর গুরুত্ব সীমাহীন এবং অপরিসীম জেনে রাখবেন যত আপনারা বরকতের কথা বলেন যে আল্লাহ আপনার ধন সম্পদে বরকত দিক আল্লাহ আপনার টাকা পয়সায় বরকত দিক আল্লাহ আপনার সন্তান সন্ততি বরকত দিক যত বরকতের কথা বলেন সকল বরকতের উৎস কোথায় আল্লাহ আল্লাহ ব্যতীত অন্য কোথাও থেকে বরকত আসে না এবং আল্লাহর সাথে সংশ্লিষ্ট যা কিছু আছে সবই বরকতময় এ কোরআন কার বাণী আল্লাহর বাণী এই জন্য কোরআনও বরকতময় কথা কি বুঝতে পারছেন এই জন্য পবিত্র কোরআন যে বাড়িতে পড়া হবে সেখানে বরকত অবতীর্ণ হবে এই জন্য আল্লাহর সাথে সংশ্লিষ্ট যা কিছু আছে সবই বরকতময় অতএব আল্লাহর নাম এবং আল্লাহর গুণাবলীও বরকতময় আল্লাহর নাম দিয়ে যে কাজ শুরু করা হবে সেটাতে বরকত হবেই হবে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম মুসলিম জাতিকে প্রতি পদে পদে আল্লাহর নাম দিয়ে কাজ শুরু করার কথা বলেছেন ঘর থেকে বের হওয়া খানা গ্রহণ করা খাদ্য গ্রহণ করা পানি পান করা যত কাজ রয়েছে পৃথিবীতে পবিত্র কোরআন তেলাবাত করা সকল কাজ আল্লাহর নাম দিয়ে শুরু করতে বলেছেন শুধু তাই নয় প্রত্যেক যে প্রাণী আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নামে জবে করা হয় তার গোস্ত খাওয়া কি হালাল হালাল নয় এটা হচ্ছে আল্লাহর নামের গুরুত্ব আল্লাহর নামের বরকত আল্লাহর নামের ফজিলত আপনি একটা জিনিস একটা বাড়িতে রেখে আসলেন বাড়িতে তালা নাই চাবি নাই বিসমিল্লা বলে রেখে আসেন আল্লাহর ওসিলা দিয়ে রেখে আসেন নামের উপর ভরসা করে রেখে আসেন কে হেফাজত করবে আল্লাহ সুলহান তালা হেফাজত করবে এটা হচ্ছে আল্লাহর নামের বরকত আল্লাহর নামের গুরুত্ব এই জন্য তাবারানি সাত হাজার পাঁচশো বত্রিশ নম্বর হাদিসে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলতেছেন মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লে সালাতিন কেউ যদি পাঁচ অক্ত সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে তাহলে মাউত তাকে জান্নাতে প্রবেশ করতে কিছুই বাধা দিবে না একমাত্র মৌত মৃত্যু ছাড়া সে মরলেই জান্নাতে যাবে মরলেই জান্নাতে যাবে সম্মানিত উপস্থিতি আয়াতুল কুরসির মধ্যে এমন কি রয়েছে রয়েছে যে আয়াতুল কুরসি পাঠ করলে পাঁচ অক্ত সালাতের পরে আমি এবং আপনি জান্নাতে চলেই গেছি যাইনি কেন মরিনি তাই আয়াতুল কুরসির মধ্যে কিছু নাই সালাদ সিয়ামের কথা নাই হজ জাকাতের কথা নাই হালাল হারামের কথা নাই পরকালের কথা নাই আয়াতুল কুরসির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুধুই শুধু শুধুমাত্র আল্লাহ সুবহানাহু তাআলার নাম এবং তার গুণাবলীর কথা রয়েছে সুরাই খলাস পড়েন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম সহি মুসলিমের আটশো এগারো নম্বর হাদিসে বলতেছেন যে কেউ যদি সুরাই খলাস একবার পড়ে তা দিল সুরুকাল কোরআন তাহলে পবিত্র কোরআনের তিন ভাগের এক ভাগ পড়ে নিল আর যদি কেউ সুরাই খলাস তিনবার পাঠ করে তাহলে সে যেন পবিত্র কোরআন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একবার পাঠ করলো এই ছয়শো পৃষ্ঠার এই বই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ যার প্রতি হরফে দশ নেকি রয়েছে এমন একটি গ্রন্থ প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লে যত নেকি হবে সুরাই খ্লাস তিনবার পাঠ করলে তত নেকি হবে মাত্র দুই লাইনের এই সুরাই কিছুই নাই হজ জাকাতের কথা নাই সালাদ সিয়ামের কথা নাই হালাল হারামের কথা নাই পরকালের কথা নাই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই দুই লাইনে শুধুই শুধু আল্লাহ সুবহান তালার নাম এবং তার গুণাবলীর কথা রয়েছে সম্মানিত উপস্থিতি এইভাবে যদি আমরা আরো দেখি যে রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম সোলানে আবু দাউদের পাঁচ হাজার আশি নম্বর হাদিসে বলছেন কেউ যদি সকালে উঠে বলে আলিম ওই আল্লাহর নামে দিন শুরু করছি যে আল্লাহর নামে দিন শুরু করলে আসমান এবং জমিনে এমন কোনো ক্ষমতা এমন কোনো শক্তি নেই যে আমার বিন্দু মাত্র ক্ষতি করতে পারে সে আল্লাহর নামে দিন শুরু করছি কেউ যদি এই দোয়া বলে দিন শুরু করে তাহলে সন্ধ্যা পর্যন্ত তার কোনো ক্ষতি হবে না রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন এই দোয়ার মধ্যে কিছুই নাই শুধু আল্লাহর নামের ওসিলা আছে যে আমি আল্লাহর নাম দিয়ে দিন শুরু করছি যে আল্লাহর নাম দিয়ে দিন শুরু করলে আল্লাহ সুবহান তালার শক্তি এত যে তার নাম দিয়ে দিন শুরু করলে পৃথিবীর কোনো শক্তি পৃথিবীর কোনো ক্ষমতা আমার বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না সম্মানিত উপস্থিতি রাসুল সাল্লাহ আলি সহি বুখারির দুই হাজার সাতশো বত্রিশ নম্বর হাদিসে বলছেন নাম রয়েছে যে ব্যক্তি নাম আয়ত্ত করে সে জান্নাতে চলে গেল নিরানব্বইটা নাম আল্লাহর নাম আয়ত্ত করলেই জান্নাত আল্লাহ সুবহানাহ নাম আয়ত্ত করলেই জান্নাত এই আয়ত্ত করা মানে কি এই আয়ত্ত করার ব্যাখ্যা করতে গিয়ে ইবনুল কাইম রাহিমাহুল্লাহ বিস্তর ব্যাখ্যা করেছেন তবে তার আগে আর একটা আয়াত করে নেই আল্লাহ সুবাহ তাআলা সূরা আরাফের 180 নম্বর আয়াতে বলছেন আল্লাহ সুবহানাহু সবচেয়ে সুন্দর সবচেয়ে উত্তম নাম রয়েছে তোমরা আল্লাহকে সেই উত্তম সেই সুন্দর নাম দিয়ে ডাকো আল্লাহর নাম কেন সুন্দর আল্লাহর নাম কেন উত্তম শুনে রাখুন আল্লাহ সুবহান তালার নাম এবং তার গুণের দিকে কেউ যদি বিন্দুমাত্র দুর্বল কিছু সম্পৃক্ত করে তাহলে আল্লাহ কত রাগান্বিত হন সুরা মারিয়ামের একানব্বই নম্বর আয়াতে আল্লাহ সুবহান তালা বলছেন তাকায়াদুসামা ওয়াতে তাফাত্তর শাকুল আরদু ওয়াতাখির আন ইহুদি খ্রিস্টানেরা আল্লাহ এমন চলেছে আল্লাহর দিকে এমন গুণ কি আসমান ফেটে চৌচির হয়ে যাবে যদি জমিন শুনে নেই তাহলে জমিনও ফেটে খান খান হয়ে যাবে আর যদি পাহাড় শুনে নেই জিবাল হাদ্দা একটা পাহাড় আর একটা পাহাড়ের সাথে ধাক্কা লেগে ফেটে চৌচির ভেঙে খান খান হয়ে যাবে ওই কথা এত জঘন্য ওই কথা এত খারাপ ওই কথা এত নিকৃষ্ট কি সেই কথা আন্দা রহমান ওয়ালাদা ইহুদি খ্রিস্টানেরা বলেছে আল্লাহর নাকি সন্তান আছে তারপরে আল্লাহর কথা শুনেন এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জেনে রাখো ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা পৃথিবীর যত বড় নবী রাসূল হোক না কেন স্বয়ং ইসা আলাই সালাম হোক না কেন যাকে তারা আমার সন্তান বলে দাবি করছে স্বয়ং মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম হোক না কেন যত নবী রাসুল হোক না কেন আর যত পীর বুজুর্গ অলিয়া অলিয়া যারা বলে কিয়ামতের মাঠে জাহাজ দিয়ে মুরিদদেরকে জান্নাতে নিয়ে যাবে যত বড় পীর হোক যত বড় অলিয়া অলিয়া হোক প্রত্যেকেই কিয়ামতের দরবারে ইনকুল্লু মানফিস আসমানে যারা আছে জমিনে যারা আছে প্রত্যেকেই কিয়ামতের দরবারে রহমানের সামনে আমার দরবার দরবারে আল্লাহর দরবারে আমার দাস এবং গোলাম হয়ে উপস্থিত হবে আমার দাস এবং আমার গোলামকে কারো কোনো ক্ষমতা থাকবে না কারো কোনো পাওয়ার থাকবে না সেই দিন আল্লাহ সুবহান তালার ক্ষমতা ছাড়া এই আয়াত বলে আমি বুঝাতে চাচ্ছি যে আল্লাহর দিকে যদি কেউ খারাপ গুণের সম্পৃক্ত করে তাহলে আল্লাহ কতটা রাগান্বিত হন কতটা ক্রধান্বিত হন এই জন্য আল্লাহ সুবহান তালার নাম এবং গুণাবলী হচ্ছে সবচেয়ে সুন্দর সর্বোত্তম আরও একটা কারণে সবচেয়ে সুন্দর সর্বোত্তম সেটা কি শুধু একটা উদাহরণ দিয়ে আপনাকে বুঝাই আজকে বেশি উদাহরণ দেওয়ার সময় নাই সময় সংক্ষিপ্ত একটা উদাহরণ দিয়ে বুঝাই আল্লাহ সুবহানাহু বলছেন আলহামদুলিল্লাহ আলমিন আর রহমানির রহিম আর রহমানির রহিম মানে পরম করুণাময় ও দয়ালু আপনি বলবেন মানুষ তো দয়ালু মানুষের মধ্যেও দয়া থাকে মানুষও দয়া করে কিন্তু না মানুষের দয়ার সাথে আল্লাহর দয়ার পার্থক্য রয়েছে আপনার দয়া পাওয়ার জন্য আমাকে এখানে অনুনয় বিনয় করতে হয় যে আমি এত শতক জমি কিনবো আমাকে কিছু টাকা দান করেন এই অনুনয় বিনয় করার পর আপনার অন্তরে দয়া জাগ্রত হয় এক গেল এটা দুই যদি আপনার অন্তরে দয়া জাগ্রত হয় তাহলে আপনি দিবেন কিনা সন্দেহ আছে দিলে একদিন দিবেন দুই দিন দিবেন তিন দিন দিবেন তারপরে আর দিবেন কিনা প্রতিদিন দিবেন কিনা সন্দেহ আছে তিন যদি আপনি টাকা দিয়েও দেন যদি আপনি দয়া করে আল্লাহর রাস্তায় দান করেও দেন সহযোগিতা করেও দেন তিন তাহলে একদিন আপনি খোটা দিবেন খোটা দিবেন কিনা সন্দেহ আছে আমাকে দশ হাজার টাকা দিয়েছেন দশ বছর পরে বলছেন আরে আমার টাকা নিয়ে তুই এত বড় হয়েছিস আর আজকে আমার কথা শুনিস না এর নাম খোটা দেওয়া এটা হচ্ছে মানুষের দয়া কত নিম্নমানের দয়া কত জঘন্য দয়া কত নিকৃষ্ট দয়া যেই দয়া পাওয়ার জন্য অনুনয় বিনয় করা লাগে অনুনয় বিনয় করার পর পাওয়া যাবে কিনা সন্দেহ আছে পেলে খোটা দিবে কিনা সন্দেহ আছে এত নিকৃষ্ট দয়া আর আল্লাহর দয়া হচ্ছে অসীম মহান আল্লাহ সুবহান তালার দয়া এত অসীম এত মহান যে একটা হাদিসি তার জন্য যথেষ্ট যে কেউ যদি আল্লাহর দরবারে কিছু না চায় তাহলে আল্লাহ সুবহান তালার রাগ করেন এই বাক্যটার ওজন কোটি কোটি মন এটা আপনাকে বুঝতে হবে এই বাক্যের ওজন মানুষ বুঝে না মানুষ মানুষের দ্বারে ভিক্ষা করে মানুষ মানুষের দ্বারে প্রয়োজনের জন্য যায় হাত পাতে মানুষ দিবে কিনা সন্দেহ আছে দিলে খোটা দিবে কিনা সন্দেহ আছে তারপর ওই নিকৃষ্ট মানুষের দয়া পাওয়ার জন্য মানুষ মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায় অথচ যে আল্লাহ অপেক্ষায় আছেন সে শাসমানে নেমে আসেন ডাকতে থাকেন হালমিম মুস্তাকফের কেউ কি আছে ক্ষমা প্রার্থনা চায় আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব কেউ কি আছে রুজি চায় রিজিক চায় আমি আল্লাহ তাকে রিজিক দিব এইভাবে যে আল্লাহ সে শাসমানে নেমে ডাকতে থাকেন অপেক্ষায় থাকেন কখন বান্দা আমার দরবারে দুই হাত উঠিয়ে চাইবে সে আল্লাহর দয়ার সামনে সে আল্লাহর অনুগ্রহের সামনে মানুষের ভাগ্য হয় না দুটি হাত উঠিয়ে আল্লাহর কাছে কিছু চাইবে এর চেয়ে হতভাগা মানুষ আর হতে পারে না সম্মানিত উপস্থিতি এই জন্য আল্লাহ সুবাহর দরবারে হাত উঠিয়ে আপনাকে চাইতে হবে রাসুল সাল্লাহ আলী বলেছেন আলা আলী যদি তোমার পায়ের জুতার ফিতাও হারিয়ে যায় তাহলে সে জুতার ফিতা কার কাছে চাও আল্লাহর কাছে যেই ধর্মে বানুল লিঙ্কের দরকার হতে পারে এই লিঙ্কের নাম দিয়ে পীরের ব্যবস্থা চলে যে আল্লাহর দরবারে তুমি একাই পীরের তরিকায় আল্লাহর কাছে যাওয়া আছে না নাই আছে এটা হিন্দুদের কাছ থেকে এসেছে ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে এসেছে ইসলামে আর অস্তিত্ব নাই ইসলামে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কি ডাইরেক্ট সরাসরি আপনার কি প্রয়োজন যত বড় গুনাহগার হন যত বড় পাপিষ্ট হন পাপে দুনিয়া ভর্তি করে দেন তারপরে অন্ধকার রাতে দুই দরকার নাই আপনি সরাসরি আল্লাহর বান্দা আপনি সরাসরি আল্লাহর দাস যা চাওয়ার সরাসরি আল্লাহর দরবারে চান নিজেকে আল্লাহর দরবারে এভাবে ছোট মনে করবেন না আল্লাহ পৃথিবীতে যত মানুষ আপনাকে ভালোবাসে যে যতই ভালোবাসুক না কেন যে যতই আদর করুক না কেন তারপরেও রাসুল সাল্লাহ আলহিহাসাল্লামের ভাষায় একটা মা তার সন্তানকে যতটা না ভালোবাসে আল্লাহ তার বান্দাকে তার চেয়ে বেশি ভালোবাসে আল্লাহর এই ভালোবাসা বুঝার চেষ্টা করুন নিজে আল্লাহর কাছে ফিরে যান নিজে আল্লাহর দরবারে হাত উঠান কোনো পীর অলিয়া অলিয়ার দরকার নাই সম্মানিত উপস্থিতি বলছিলাম আল্লাহর দয়ার কথা যে আল্লাহর গুণের কথা যে আল্লাহর গুণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম তার উদাহরণ দিতে গিয়ে বলেছে রহমানুর রহিম আল্লাহর দয়ার কথা আল্লাহর অসীম অপরিসীম দয়ার কথা আল্লাহর আরো গুণাবলীর কথা বলতে পারি কিন্তু সময় সংক্ষিপ্ত হওয়ার জন্য সেগুলোর দিকে এগিয়ে যাচ্ছি না এই বলে সামনে আগায় যে আপনি আল্লাহর গুণাবলীকে কিভাবে আয়ত্ত করবেন ইবনুল কাইম রাহিমাহুল্লাহ বলতেছেন আল্লাহর গুণাবলীকে আয়ত্ত করার পদ্ধতি এক আল্লাহ সুবাহ যত নাম রয়েছে সব নামগুলোকে মুখস্থ করে নিতে হবে দুই প্রত্যেক নামের অর্থকে হৃদয়ঙ্গম করতে হবে হৃদয় দিয়ে অনুভব করতে হবে হৃদয় দিয়ে প্রত্যেক নামের অর্থকে বুঝতে হবে যে আল্লাহ সুবাহ জ্ঞানী কেমন জ্ঞানী আল্লাহ সুবাহ নামের অনুষাট নম্বর আয়াতে বলছেন এই সারা পৃথিবীর মধ্যে সমুদ্রের উপরে যত ধূলিকণা বালিকণা যা কিছু আছে প্রত্যেক কিছুর জ্ঞান কার নিকটে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে রয়েছে এইভাবে আল্লাহর প্রত্যেক গুণকে হৃদয় দিয়ে অনুভব করুন অর্থ বুঝুন তিন আল্লাহ সুফানাহ তালার নামের ইবাদত করতে হবে কিভাবে আপনি আল্লাহ সুফানাহ তালার নামের ইবাদত করবেন আল্লাহ সুফানাহ তালার নামে ইবাদত করার পদ্ধতি দুইটা এক যখন আপনি স্টলে বসে আড্ডা দিচ্ছেন অন্যের গিবত করছেন অন্যের অপবাদ দিচ্ছেন তখন আপনার মাথায় আসতে হবে ইন্নাল্লাহ সামির এখন এই পৃথিবীতে ছয়শো কোটি মানুষ একসাথে যা কিছু বলছে প্রত্যেকের কথা আল্লাহ একসাথে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন তার নাম সামির আমি যে গিবত করছি এটাও আল্লাহ শুনতে পাচ্ছেন অতএব আমি গিবত করব না এটা হচ্ছে আল্লাহর নামের উপর ইবাদত করা জেনায় লিপ্ত হতে যাচ্ছেন ফোনে কথা বলছেন ভাবুন আল্লাহ সবকিছু দেখতে পান আলামিন আমি সেই বাসির রব্বুল আলমিনকে ভয় করি আমি গোপনে জেনায় লিপ্ত হব না এই মর্মে আপনি জেনা থেকে ফিরে চলে আসেন এর নাম হচ্ছে আপনি আল্লাহর নামের উপর ইবাদত করছেন আল্লাহ সুবাহ তালার নামের উপর ইবাদত করার আরেকটা ধরন হচ্ছে যখন যে বিপদে আছেন সেই বিপদকে সামনে রেখে আল্লাহকে ডাকুন যখন দয়ার দরকার তখন দয়া দিয়ে ডাকুন এ রহমান ইরহাম আলাইয়া হে রহমান দয়া করেন যখন ক্ষমার দরকার আল্লাহ আফুবুন তহিবুল আফওয়া হে আল্লাহ তুমি ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসো আমাকে ক্ষমা করো যখন আল্লাহর যে দয়ার দরকার তখন সেই দয়া দিয়ে আল্লাহকে ডাকুন সম্মানিত উপস্থিতি আয়াতের দ্বিতীয় অংশ ওয়াদারুল্লাদিন বাড়াবাড়ি করা সেটা কিভাবে সম্ভব এক আল্লাহ সুবাহ নিজেকে যা বলেননি সেটা আল্লাহর দিকে নিসবত করা হাদিসে বলছেন আল্লাহ নিজের জন্য রেখেছেন অথবা যে নাম আপনি পবিত্র কোরআনে অবতীর্ণ করেছেন অথবা যে নাম আপনি আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিয়েছেন এই হাদিস প্রমাণ করে যে আল্লাহর নাম রাখার অধিকার একমাত্র আল্লাহ রয়েছে যে নাম আল্লাহ পবিত্র কোরআনে বলেননি যে নাম মোহাম্মদ সাল্লাহ আলাই বাসাল্লাম হাদিসে বলেননি সে নাম যদি কেউ আল্লাহর দিকে নিষ্পত করে তাহলে সে আল্লাহর নামের সাথে হাত করলো আল্লাহর নামের উপর অত্যাচার করলো মহা গুনাহে লিপ্ত হলো কেউ যদি আল্লাহকে খোদা হাফেজ বলতে চায় তাহলে খোদা বলার আগে তাকে প্রমাণ দিতে হবে এই খোদা শব্দটা কোরআনে এবং হাদিসে কোথায় আছে যদি না থাকে তাহলে কেউ যদি খোদা বলে তাহলে নিঃসন্দেহে অনেকেই ডাক্তার জাকির নায়কের বক্তব্য শুনে ভুল বুঝেন যে ভগবানও হিন্দুরা যে ভগবানকে ডাকে যে শ্রীকৃষ্ণকে ডাকে সবাই আল্লাহকে ডাকে বিভিন্ন নামে হতে পারে কিন্তু আমার এবং আপনার অধিকার নাই যে আমি আল্লাহকে ভগবান বলবো আমি আল্লাহকে শ্রীকৃষ্ণ বলবো আমি আল্লাহকে খোদা বলবো একমাত্র আল্লাহ সুবহানহ যে নাম দিয়েছেন যে গুণাবলী দিয়েছেন এই নাম এবং গুণাবলীর বাইরে আল্লাহ সুবহানহ ডাকার কোনো সুযোগ নাই দুই আল্লাহ সুবহান তার নিজের জন্য যে নাম রেখেছেন এই নাম অন্য কাউকে দেওয়া যাবে না আল্লাহ নিজেকে মুগিজ বলেছেন আপনি পীর আব্দুল কাদের জেলানিকে গাউসুল আজম বলেন বিপদ থেকে উদ্ধারকারী গাউসুল আজম মানে যে বিপদ থেকে উদ্ধার করতে পারে এটা আল্লাহর গুম আল্লাহ সুবহান তার নিজের জন্য যে গুম ধারণ করেছেন যে সিফাত ধারণ করেছেন এই গুম যদি আপনি পৃথিবীর কাউকে দেন পৃথিবীর কাউকে ওই নামে ডাকেন তাহলে আপনি আল্লাহর নামের সাথে ইলহাদ করলেন তিন আল্লাহ সুবহানাহু তাআলা তার নিজের জন্য যা বলেছেন তা আপনাকে ওইভাবেই স্বীকার করতে হবে যেভাবে আল্লাহ বলেছেন যেমন আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনের সাত জায়গায় বলেছেন আর রহমান আলাল আরশিস্তাওয়া রহমান কোথায় আল্লাহ কোথায় আরশে আপনি যদি বলেন আল্লাহ আরশে নয় সর্বত্র বিরাজমান তাহলে আপনি ইলহাদ করবেন আশ্চর্যের বিষয় হচ্ছে কি জানেন আল্লাহ নিজের জন্য যে নাম রাখেননি আপনি জোর করে আল্লাহকে সেই নামে ডাকতেছেন খোদা বলে আর আল্লাহ তার নিজের জন্য যে গুণাবলী সাবেত করেছেন আপনি জোর করে আল্লাহর সেই গুণাবলী অস্বীকার করতেছেন যে না আল্লাহ আরো সে নাই আল্লাহ সর্বত্র বিরাজমান এর চেয়ে নিকৃষ্ট মুসলমান কি হতে পারে আল্লাহ তার নিজের জন্য যে নাম দেননি সেই নাম আপনি আল্লাহর জন্য দিচ্ছেন আর আল্লাহ যে গুণ দিয়েছে সেই গুণকে আপনি অস্বীকার করতেছেন আল্লাহ সুবাহ বলেছেন তার হাত আছে আপনি বলতেছেন না আল্লাহ সুবাহ হাতের অর্থ হচ্ছে শক্তি আল্লাহ সুবাহ তাআলা বলেছেন তিনি শেষ শেষ রাত্রে নিচের আসমানে নেমে আসেন আপনি বলতেছেন না আল্লাহ সুবাহ তাআলা রহমত নেমে আসে আল্লাহ নেমে আসেন না এগুলো সবই হচ্ছে আল্লাহর গুণকে বিকৃতি করা স্বয়ং আবু হানিফ রাহেমাহুল্লাহ তার আল ফিকহুল আকবর গ্রন্থ খুলে দেখেন শুধু নিজেকে হানাফি হানাফি বলে চিল্লাম একদিনও আবু হানিফ রাহেমাহুল্লাহর গ্রন্থ খুলে পড়ে দেখেননি পড়ে দেখেন আলফিকুল আকবর স্বয়ং আবু হানিফ রাহিমাহুল্লাহ আলফিকুল আকবরের মধ্যে বলেছেন কেউ তিনি বলেছেন ইন্নালিল্লাহ ইয়াদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত রয়েছে কেউ যদি বলে আন্না ইয়াদাল্লাহি কুওয়া যে আল্লাহর হাত হচ্ছে শক্তি ফাহুয়া ইবতালুস সিফাত তাহলে এটা হচ্ছে আল্লাহর সিফাতকে বাতিল করা আল্লাহর সিফাতের অর্থকে বিকৃতি করা এটা হতে পারে না স্বয়ং আবু হানিফ রাহিমাহুল্লাহ বলেছেন আর আপনি নাভির নিচে হাত বেঁধে রাসূল আদায় না করে আস্তে আমিন বলে নিজেকে দেখান যে আমি হানাফি অথচ বিন্দু মাত্র আপনার ভিতরে নাই আপনি হানাফি হওয়ার দাবিতে মিথ্যুক আপনি নিজেকে মাতুরিদি দাবি করেন আপনি নিজেকে আশারি দাবি করেন এটা ঠিক আছে কিন্তু হানাফি দাবি করিয়েন না হানাফি দাবি করলে আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহর হাত আছে আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমাসীন কেননা আবু হানিফ রাহেমহল্লা এগুলো সব তার আল ফিকুল আকবর গ্রন্থের মধ্যে লিখে গেছেন সম্মানিত উপস্থিতি আজকে যারা আল্লাহ সুবাহ তালাকে সর্বত্র বিরাজমান বলতে চায় তাদের উদ্দেশ্যে শুধু এতটুকুই বলবো যে যারা আল্লাহ সুবাহ তালাকে সর্বত্র বিরাজমান বলে তারা ফেরাউনি আকিদায় বিশ্বাসী আমি বলিনি ইবনুল কাইম রাহেমাহুল্লাহ বলে গেছেন কিভাবে ফেরাউন তার মন্ত্রী হামানকে বললো একটা বিল্ডিং বানাও উঁচু বিল্ডিং এই মুসা সারাদিন বলে যে তারা আল্লাহ নাকি আসমানে আছে তারা আল্লাহ নাকি উপরে আছে আমি ফেরাউন ওই বিল্ডিং এর উপরে উঠে দেখতে চাই যে মুসার আল্লাহ কোথায় মুসার প্রতিপালক কোথায় এটা আল্লাহ নিজে কোরআনে এইভাবে বর্ণনা দিচ্ছেন মানে ফেরাউন বিশ্বাস করতো না যে আল্লাহ উপরে আছে অতএব যারা বিশ্বাস করে না যারা বলে যে আল্লাহ সুবহান ও তালা সর্বত্র বিরাজমান তারা ফেরাউনি আকিদায় বিশ্বাসী কে বলছেন ইবনুল কাইম রাহিমাহুল্লাহ বলছেন রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম মেরাজের রাত্রিতে কোথায় গেছেন মেরাজের রাত্রিতে রাসুল সাল্লাম কোথায় গেছেন সপ্ত মাস মানে গেছেন তার বাড়ি থেকে বাইতুল মাকদেশ হয়ে বোরাকে করে প্রথম আসমান কে তো জিব্রাইল মাম্মা তু মোহাম্মদ মোহাম্মদকে কি অনুমতি দেওয়া হয়েছে আসার হ্যাঁ অনুমতি দেওয়া হয়েছে এইভাবে আসমানের দরজা খুলে প্রথম আসমানে আদম আলাই সালাতামের সাথে সাক্ষাৎ করে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম তারপরে সিদ্ধাতুল মন্তাহা জিব্রাইল বললেন আমি আর সামনে এগোতে পারবো না আপনি যান তারপরে সরাসরি আল্লাহ সুহান তালার সাথে কথোপকথন পঞ্চাশ অক্ত কমাতে কমাতে পাঁচ অক্ত সালাত নিয়ে আল্লাহ রাসুল ফিরে আসলেন যারা বলে যে আল্লাহ সুহান সর্বত্র বিরাজমান তাদেরকে আগে মিরাজের ঘটনা অস্বীকার করতে হবে আর যে মিরাজের ঘটনা অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে আর যদি মিরাজের ঘটনা মেনে নেয় তাহলে এই দাবি মিথ্যা যে আল্লাহ সুবহান সর্বত্র বিরাজমান বরং আল্লাহ সুবহান আরো সে সমুন্নত আর আল্লাহ সুবহান সর্বত্র বিরাজমান এটা অত্যন্ত জঘন্য নিকৃষ্ট আকিদা হিন্দুদের আকিদা আল্লাহ সুবহান আমাদেরকে আকিদা থেকে পরিত্রাণ দান করুক আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহ তালার নাম আল্লাহ সুবহানাহ তালার গুণাবলীর উপর সংক্ষিপ্ত আলোচনার শেষ আয়াত আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআত আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ যদি সারা পৃথিবীর সকল গাছকে সারা পৃথিবীর যত গাছ গাছালি আছে বাঁশের গাছ হোক আমের গাছ হোক কাঁঠালের গাছ হোক প্রত্যেক গাছ গাছালিকে যদি কলমে পরিণত করে দেওয়া হয় ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু সাবআ মিন বাদিহি সাবআত আবহুর আর পৃথিবীতে যত সাগর আছে আটলান্টিক মহাসাগর হোক প্রশান্ত মহাসাগর হোক পদ্মা মেঘনা নমুনা হোক প্রত্যেক নদী নালা খাল বিল পুকুর সাগর মহাসাগর সকল সাগর মহাসাগরের পানির সাথে যদি তার চেয়ে সাত গুণ পানি যোগ করে দেওয়া হয় এবং এই সাত গুণ পানিকে যদি কালিতে পরিণত করে দেওয়া হয় আর সারা পৃথিবীর সকল গাছকে যদি কলমে পরিণত করে দেওয়া হয় অতপরে কলমগুলো দিয়ে আর এই কালিগুলো দিয়ে আল্লাহর নাম এবং আল্লাহর গুণাবলী লেখা হয় মা নাফিদাত কালিমাতুল্লাহ আল্লাহর নাম এবং আল্লাহর গুণাবলী লিখে শেষ করা যাবে না আল্লাহ আকবর আর তাওহিদ পন্থীদের সবচেয়ে বড় পুরস্কার কি জানেন যারা আল্লাহকে অন্তর দিয়ে বিশ্বাস করে যারা আল্লাহকে হৃদয় দিয়ে বিশ্বাস করে যারা যাদের অন্তরে তাগুতের কোনো স্থান নাই কারো কোনো স্থান নাই আল্লাহর স্থান ছাড়া তাদের সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে জান্নাতে আল্লাহ সুবহান তালার দর্শন জান্নাতিরা আল্লাহর দর্শনে সকল নিয়ামত ভুলে যাবে কোন নিয়ামত যে নিয়ামতের কথা আল্লাহ রসুল বলেছেন মা রাত আইনুন ওলা সামিআত উযুনুন ওমা খাতারা বিবালে আহাদিন যা মানুষের কান শিক্ষিত সর্বোচ্চ ডিগ্রিধারী পৃথিবীর সকল ইঞ্জিনিয়ার একত্রিত হয়ে সবচেয়ে উন্নত মানের বাড়ি সবচেয়ে উন্নত মানের পার্ক যদি বানায় যদি হৃদয়ে কল্পনা করে তাহলে জান্নাত তার চেয়ে আরো মহান আরো উন্নত মানুষের চিন্তা শক্তির বাইরে মানুষের শ্রবণ শক্তির বাইরে এবং মানুষের দৃষ্টি শক্তির বাইরে মানুষ যা ভাবে যা কল্পনা করে যা শুনে যা দেখে তার চেয়ে অনেক মহান হচ্ছে জান্নাত সেই জান্নাতের সকল নিয়ামত সব কিছু মানুষ ভুলে যাবে যখন আল্লাহ ও তালাকে দেখবে আল্লাহ সুবহান তালার এই দর্শনের নিয়ামত হচ্ছে অসাধারণ অপরিসীম আমরা আজকে চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখতে পারবো না কিন্তু হৃদয় দিয়ে আল্লাহকে অনুভব করতে পারি কিভাবে আল্লাহর নাম জানুন আল্লাহর সিফাত পড়ুন আল্লাহর গুণাবলী পড়ুন আল্লাহ কে তা জানুন আল্লাহর পরিচয় কি তা জানুন আল্লাহকে হৃদয় দিয়ে অনুভব করুন ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে ইনশাআল্লাহ জান্নাতে আল্লাহ সুবহান তালার দর্শনের মাধ্যমে এর বদলা পাবেন আল্লাহ সুবহান আমাদেরকে তৌফিক দান করুক আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি ইমানের পরিচয়ের দ্বিতীয় অংশের আলোচনা ছিল ফেরেস্তাদেরকে নিয়ে ফেরেস্তাদেরকে নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করবো ইনশা ইনশাআল্লাহ ফেরেস্তারা নারীও নয় পুরুষও নয় এটা গেল এক নম্বর কথা দুই ফেরেস্তারা শুধু নির্দেশ বাস্তবায়ন করতে জানে ইয়া আলু নামাই উমারুন ফেরেস্তাদেরকে যা নির্দেশ দেওয়া হয় তাই বাস্তবায়ন করে আমরান যখন আল্লাহ সুবহানাহু আসমানে কোনো নির্দেশ জারি করেন কোন হুকুম জারি করেন আল্লাহর নির্দেশের ভয়ে ফেরেশতারা তাদের পর দিয়ে আসমানে বাড়ি মারতে থাকে তার ফলে এমন একটা আওয়াজের তৈরি হয় এমন একটা শব্দের তৈরি হয় যে একমাত্র নিকটবর্তী ফেরেশতারা ছাড়া কেউ আল্লাহর নির্দেশ শুনতে পায় না তখন এক ফেরেশতা আর এক ফেরেশতাকে জিজ্ঞেস করে মা দা আমাদের প্রতিপালক কি আদেশ দিলেন আমাদের প্রতিপালক কি নির্দেশ জারি করলেন এভাবে তারা একজন আর একজনের নিকটে শুনতে থাকে ফেরেশতারা আল্লাহর ভয় এত ভীত ফেরেশতারা আল্লাহর ভয় এত ভীত যে তিরমিজির দুই হাজার তিনশো দুই নম্বর হাদিসে রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন মা আমিন মাউদে আসমানে একটা বিঘৎ পরিমাণ জায়গা খালি নাই ইল্লা আলহি মালাকুন সাজিদ ওই জায়গায় একজন ফেরিস্তা সিজদারত অবস্থায় আছে আও কায়েম অথবা সালাতরত অবস্থায় আছে আসমানের প্রতি ইঞ্চি জায়গায় প্রতি বিঘৎ জায়গায় কোনো না কোনো ফেরিস্তা হয় সিজদারত অবস্থায় আছে অথবা আল্লাহর দরবারে দাঁড়িয়ে সালাত আদায় করতেছে ফেরেশতারা আল্লাহর ভয় এত ভীত ফেরেশতারা আল্লাহর ভয় এত ভীত যে রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলতেছে বলছেন যে মুন্দু খালাকাসমাওয়াতি ওয়াল যখন পৃথিবী সৃষ্টি করা হয়েছে তখন থেকে একদল ফেরিস্তা সুজাদান সিজদারত অবস্থায় রয়েছে লা ইয়ারফাউনা উসাহুম পৃথিবী সৃষ্টির শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত তারা সিজদারত অবস্থাতেই আছে মাথা উঠায় না যতক্ষণ না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিবেন ততক্ষণ তারা পৃথিবী এখন পর্যন্ত একজনকে উঠায়নি যতক্ষণ না আল্লাহ সুবহান তারা তাদেরকে মাথা উঠানোর নির্দেশ না দেন আপনি কল্পনা করতে পারেন ফেরেস্তারা আল্লাহর কত ভয়ে ভীত কত ভয়ে ভীত যে শুধু একটা কাজের জন্য যে বাঁশিতে ফু দিতে হবে এই একটা কাজের জন্য পৃথিবী সৃষ্টির শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত একজন ফেরেস্তা স্থির দুই কান খাড়া করে দাঁড়িয়ে আছেন কখন আল্লাহ বলেন যে বাসিতে ফুক দাও তখন ফুক দিব স্টিল কান খাড়া করে সাজা দাঁড়িয়ে আছে বাসিতে ফু দেওয়ার জন্য পৃথিবী সৃষ্টির শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ বছর যাবৎ ফেরেস্তারা আল্লাহর ভয়ে এত ভিত ফেরেস্তারা আল্লাহর এত ভীত যে তাদের ইবাদত করার জন্য জায়গা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তুরে বলেছেন বাইতুল মামুর বাইতুল মামুরের শপথ সেই বাইতুল মামুরে ফেরেস্তারা ইবাদত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু ইয়াদখুলু ফীহি 70 আলফ মালাক প্রত্যেক দিন ওই বাইতুল মামুরে 70 হাজার ফেরেস্তা প্রবেশ করে যারা প্রথম দিন প্রবেশ করেছে যে সত্তর হাজার ফেরেস্তা তারা আর দ্বিতীয় দিন প্রবেশ করার সুযোগ পায় না তাহলে আল্লাহর ফেরেস্তার সংখ্যা কত আল্লাহ আকবর আল্লাহ সুবহান হো তালার ফেরিস্তার সংখ্যা কত এই জন্য আল্লাহ সুবহান হো তালা বলেছেন যে তার ফেরিস্তা হচ্ছে জুনুদুল্লাহ আল্লাহর বাহিনী আল্লাহর ফেরিস্তা হচ্ছে আল্লাহর বাহিনী আল্লাহ যা করতে চান তার এই বাহিনী দিয়ে করান কোথায় বেটি লাগবে কোথায় ভূমিকম্প লাগবে কোথায় কার যান কবজ করা লাগবে কোথায় আমল নামা লিপিবদ্ধ করা লাগবে দুই কাঁধে কোথায় কবরের আজাবের হিসাব নেওয়া লাগবে কবরের আজাবের শাস্তি বাস্তবায়ন করা লাগবে প্রত্যেক কাজের জন্য আল্লাহ ফেরিস্তা বন্টন করে দিয়েছেন এই মজলিসও ফেরিস্তা আছে কেন রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন কোথাও যখন মানুষ একত্রিত হয়ে আল্লাহর কোরআন এবং আল্লাহর হাদিসের চর্চা করে হাফাত হুমুল মালায়কা তখন ফেরেশতারা তাদের ঘিরে ধরে আসমান থেকে তাদের উপর রহমত বর্ষিত হতে থাকে এই জন্য এই মজলিসও আমরা কোরআন এবং হাদিসের আলোচনা করছি রাসুলের হাদিস অনুযায়ী এখানে হাজার হাজার ফেরিস্তা আছে যারা আমাদের সাথে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শুনতেছে এই ফ্রেস্তাদের উপর আমাদের বিশ্বাস করতে হবে ফ্রেস্তারা আল্লাহ সুলহানাহ তালাকে মানেন আল্লাহ সুলহানাহ তালার ভয়ে ভীত থাকেন হ্যাঁ আরো একটা কথা যে ওই বাইতুল মামুর কোথায় রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন লাউখাররা লাখাররা আল কাবা যদি ওই বাইতুল মামুরকে ফেলে দেওয়া হয় তাহলে কাবার ওপরে এসে পড়বে সরাসরি কাবা বরাবর হচ্ছে বাইতুল মামুর জিব্রাইল একদিন আল্লাহ রাসুলকে জিজ্ঞেস করছে আপনাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কারা রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বললেন যারা বদরের যুদ্ধে শরিক হয়েছে তারা তখন জিব্রাইল উত্তর দিলেন যে আমাদের মধ্যেও কাদা আলিকা মান শাহিদাবাদরান ফেরিস্তাদের মধ্যেও তারাই সর্বশ্রেষ্ঠ যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে আল্লাহ ফেরেস্তাদেরকে দিয়ে মানুষকে সাহায্য করেন তার বাস্তব নজির হচ্ছে বদরের যুদ্ধ আরো একটা নজিরের কথা বলবো যদি সময় হয় ইনশা আল্লাহ আজকেও আমরা যদি আল্লাহকে বিশ্বাস করি আল্লাহর তাওহিদে বিশ্বাস করতে পারি ফেরেস্তাতে বিশ্বাস করি পরিপূর্ণভাবে মানানয়ন করতে পারি আজকেও ফেরেস্তা দিয়ে আল্লাহ আমাদের সহযোগিতা করবেন কিন্তু বিশ্বাসের অভাব এই জন্য আমরা সহযোগিতা পাই না আগে বিশ্বাস পাকা করতে হবে ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সহযোগিতা করবেন সম্মানিত উপস্থিতি বক্তব্যের শেষাংশে এসে কয়েকটি জরুরি কথা এই জরুরি কথা না শুনে কেউ যাবেন না এক জরুরি কথা তরুণ যুবক ভাইদের উদ্দেশ্যে দ্বিতীয় জরুরি কথা মা বোনদের উদ্দেশ্যে তরুণ ভাইদের উদ্দেশ্যে বলতে চাই রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম সহি বুখারির কিতাবুর রেকাকের মধ্যে বলছেন যে সাবা আতুল্লাহ কঠিন কিয়ামতের মাঠে যখন কোনো ছায়া থাকবে না আল্লাহর ছায়া ব্যতীত আল্লাহর আরসের ছায়া ব্যতীত তখন সাত শ্রেণীর মানুষ আল্লাহর ছায় আশ্রয় পাবে তার মধ্যে দ্বিতীয় শ্রেণী হচ্ছে ওই যুবক যে আল্লাহর রাস্তায় তার যৌবন কালকে ব্যয় করেছে বৃদ্ধ বয়সে যখন দাড়ি পেকে যায় যখন বয়স হয়ে যায় যখন এক পা কবরে এক পা বাইরে তখন আল্লাহর ইবাদত করা সহজ কিন্তু যুবক বয়সে যখন দাড়ি রাখলে চাকরি হয় না যখন টাফনুর উপর প্যান্ট পড়লে দাড়ি রাখলে মানুষ খ্যাত বলে আনি স্মার্ট বলে পাড়া প্রতিবেশী চিটকারি করে হাসি ঠাট্টা করে চাকরি বাকরি হয় না এমন কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করে যে যুবক আল্লাহর দিনের উপর টিকে থাকতে পারবে সে কঠিন কিয়ামতের মাঠে যখন কোনো ছায়া থাকবে না তখন আল্লাহ তাকে ছায়া দিবেন ইনশা আল্লাহ সম্মানিত উপস্থিতি রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম সোনানে তিরমিজি কিয়ামত অধ্যায় আর এক হাদিসে বলছেন আবদুল্লাহ বিন মাসউদ রদি আল্লাহ তালা আনু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন লা তাজুল কাদামা ইবনু আদম ইয়াউমুল কিয়ামা কঠিন কিয়ামতের মাঠে আদম সন্তান তার পা এক ধাপও সামনে এগোতে পারবে না যতক্ষণ না চারটি প্রশ্নের উত্তর দিতে পারে এই চারটি প্রশ্নের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আইন সাবাবিহি ফি মাবলাহু হে যুবক তুমি তোমার যৌবনকালকে কোন পথে ব্যয় করেছো এই জবাবের উত্তর কি আমাদের মাঠে দিয়ে যেতে হবে আজকে যুবক ভাইদের উদ্দেশ্য করে বলতে চাই তোমরা মদ নারী জুয়া গাজায় মত্ত হয়ে করে কঠিন কি আমাদের মাঠে এই প্রশ্নের কি উত্তর দিয়ে যাবে তা ভাবো তোমাদের উদ্দেশ্যে আরো প্রশ্ন আজকে যারা খেলা নিয়ে মত্ত মদ জুয়া গাজা নিয়ে তাদেরকে আমেরিকার দিকে দেখুন ইসরায়েলের দিকে দেখুন চীনের দিকে দেখুন আমেরিকা ইসরায়েল চীনে কয়টা ক্রিকেট টিম আছে কয়দিন তারা এরকম বিপিএল আয়োজন করে ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকে পড়াশোনা বাদ দিয়ে ক্রিকেট নিয়ে মত্ত থাকে এমন পাগল জাতি এমন জঘন্য নিকৃষ্ট জাতি ইসরায়েল আমেরিকা নয় যারা এমন জঘন্য পাগল নিকৃষ্ট জাতি তারা ইহুদি খ্রিস্টানদের হাতে নির্যাতিত হবে না অত্যাচারিত হবে না তো কারা নির্যাতিত রাসুল সাল্লাম বলছেন যখন ক্ষুধার্ত ভূখার্ত যেমন খাদ্যের ওপর ঝাঁপিয়ে পড়ে লুটিয়ে পড়ে ভাবে সারা পৃথিবীর সকল সম্প্রদায় সকল জাতি সকল কম তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে সাহাবিগণ বলছেন আল্লাহ রাসুল তখন কি আমরা সংখ্যায় কম হব তখন বলছেন না তখন তোমরা সংখ্যায় আজারও হবে কোটি হবে সংখ্যায় কম হবে না কিন্তু তোমরা হবে সমুদ্রের ফেনার মতো তোমাদেরকে কেউ দাম দিবে না কেউ টাইম দিবে না কেন যে জাতি নিজের সময়ের মূল্য দেয় না যে জাতি নিজেকে দাম দেয় না তাকে দুনিয়াবাসী দাম দিবে না অসম্ভব আগে নিজেকে দাম দিতে হবে নিজের সময়কে দাম দিতে হবে যুবক তুমি কিভাবে টিভির সামনে বসে খেলা দেখো কিভাবে তুমি টিভির সামনে বসে সিনেমা মুভি দেখে একজন নায়কের অনুসরণ করতে চাও মা এবং বোনদেরকেও বলতে চাই আপনারা কিভাবে সিরিয়াল দেখে তাদের অনুসরণ করতে চান আত্মমর্যাদার অভাব গায়েরাতের অভাব যদি আত্মমর্যাদা থাকতো যদি মুসলমানের রক্ত থাকে যদি মুসলিম মায়ের দৌদ পান করে থাকেন তাহলে একটা কথা বলতে চাই যুবকদের উদ্দেশ্যে হে যুবক তুমি যেই খেলোয়াড়ের অনুসরণ করতে চাচ্ছ যে নায়কের অনুসরণ করতে চাচ্ছ যদি তোমার ভিতরে মুসলমান বাপের রক্ত থাকে মুসলিম মায়ের দুধ খেয়ে থাকো যদি আত্মমর্যাদা থাকে গায়েরাত থাকে তাহলে তুমি চেষ্টা করবে ওই খেলোয়াড় ওই নায়কের অনুসরণ বাদ দিয়ে এমন কাজ করবে যেন ওই খেলোয়াড় ওই নায়ক আমার রাসুল মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামের অনুসরণ করতে বাধ্য হয় যদি মা এবং বন্ধের মধ্যে গায়েরাত থাকে আত্মমর্যাদা থাকে তাহলে ওই পাখির মতো ড্রেস কেনার জন্য আত্মহত্যা না করে এমন কাজ করবে যেন স্বয়ং ওই পাখি আমার মা ইশারাদি আল্লাহ আনহুর পোশাক গ্রহণ করতে বাধ্য হয় এর নাম আত্মমর্যাদা এর নাম গায়েরাত সময় নষ্ট করে আর একজনকে দেখে সময় নষ্ট করো এমন কাজ করো যেন সে একদিন তোমাকে দেখে এভাবে নিজের সময়কে মূল্যায়ন করো হে যুবক সময়কে নষ্ট করিও না এই সময়ের একদিন হিসাব কঠিন কিয়ামতের দরবারে দিতে হবে আজকে কোরআন এবং সৈয়াকিদার যে দাওয়াতের বিপ্লব শুরু হয়েছে এই দাওয়াতের বিপ্লবের একজন সৈন্য হয়ে একজন সিপাহ সালার হয়ে সেনা বাহিনীর অন্তর্ভুক্ত হয়ে তোমাকে এই দাওয়াত কোরআন এবং হাদিসের দাওয়াত নিয়ে নবীরা যেভাবে কোরআন এবং হাদিসের দাওয়াত নিয়ে ঘরে ঘরে গেছে মানুষের দাঁড়ে দাঁড়ে গেছে এইভাবে কোরআন এবং হাদিসের দাওয়াত নিয়ে তোমাকে দাঁড়ে দাঁড়ে যেতে হবে মানুষের ঘরে ঘরে যেতে হবে তাহলেই এই জাতির মুক্তি রয়েছে এই সম্প্রদায় ভাইয়ের মুক্তি রয়েছে নইলে এমন ভয়াবহ দিন আসবে যেমন ভয়াবহ দিন রোহিঙ্গাদের এসেছে আসবে যদি যুবক সমাজ মত জুয়া গাঞ্জা নিয়ে ব্যস্ত থাকে শিক্ষা কোথায় পাবে আজকে যান পদ্মা ব্রিজ দেখে আসেন পদ্মা ব্রিজের মতো এত বড় প্রজেক্টে যারা ইঞ্জিনিয়ার যারা প্রজেক্ট ম্যানেজার তাদেরকে বিদেশ থেকে ভাড়া করে আনা হয়েছে কেন আর এই বাঙালি বাংলাদেশি আমাদের যুবক যারা পড়ালেখা করেনি যারা মদ গাঞ্জা নিয়ে ব্যস্ত থেকেছে রাজনীতির নামে বিশ্ববিদ্যালয়ে হরতাল মিছিলের নামে গাড়ি ভাঙচুর করেছে এরা দেখবেন মাথায় ইট পাটকেল নিয়ে ওইখানে ফেলতেছে লেবারি গিরি করতেছে যদি মদ গাঞ্জা নিয়ে ব্যস্ত থাকো যুবক এইভাবে রাজনীতির নামে ব্যস্ত থাকো তাহলে চিরজীবন লেবারি গিরি করে খেতে হবে এই জাতির মুক্তি সম্ভব নয় শিক্ষা ছাড়া ইহুদি খ্রিস্টানেরা শিক্ষার মূল্য বুঝে তুমি বুঝতে পারোনি মুসলিম যুবক তোমাকে বুঝতে হবে শিক্ষার গুরুত্ব শিক্ষার মূল্য সময়ের গুরুত্ব তোমার আত্মমর্যাদা তোমার আত্মসম্মান তোমাকে পড়তে হবে ইতিহাস মুসলিম অতীত বীর পুরুষদের ইতিহাস সালাহুদ্দিন আইয়ুবের ইতিহাস ওমর ইবনুল খাত্তাবের ইতিহাস তুমি কে ছিলে কি এটা তোমাকে জানতে হবে নিজের ইতিহাস পড়ে নিজের পরিচয় জেনে রাস্তায় নামো নিজের আত্মসম্মানকে এইভাবে বিকিয়ে দিও না মা এবং বোনদেরকে উদ্দেশ্য করে বলতে চাই হে মা এবং বোনেরা জেনে রাখুন আজকের পৃথিবীতে ইসলাম রক্ষার সবচেয়ে বড় দুর্গ হচ্ছে পরিবার পরিবার আছে তো ইসলাম আছে পরিবার নাই তো ইসলাম নাই পরিবার হচ্ছে ইসলাম রক্ষার সবচেয়ে বড় দুর্গ কিভাবে রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম পরিবারকে টিকানোর জন্য এমন কোন আইন নাই যা তিনি জারি করেননি একজন বিবাহিত নারী একজন বিবাহিত পুরুষ যদি আরেকজন বিবাহিত নারী পুরুষের সাথে জেনা করে তাহলে তার শাস্তি হচ্ছে হত্যা পাথর দিয়ে মেরে মেরে হত্যা করতে হবে কেন এই জেনা পরিবারকে ধ্বংস করে জেনা বেড়ে গেলে যার সন্তান বেড়ে যায় যেন সন্তান বেড়ে গেলে পিতার পরিচয় থাকে না পিতার পরিচয় হারিয়ে গেলে পরিবার হারিয়ে এই জন্য তারাও চায় মুসলমানদের কাছ থেকে পারিবারিক এই শান্তি ছিনিয়ে নিতে আর এই পারিবারিক শান্তি ছিনিয়ে নেওয়ার পিছনে সবচেয়ে বড় ষড়যন্ত্র তারা মা এবং বোনদের পিছনে করে কিভাবে মা এবং বোনদেরকে ঘর থেকে বের করা যাবে এটা বুঝিয়ে যে হে মা এবং বোন তুমি বেকার যতক্ষণ না তুমি ঘর থেকে বের হয়েছো তুমি তোমার স্বামীর দাস স্বামীর গোলাম যতক্ষণ না তুমি ঘর থেকে বের হয়েছো আমি তোমাকে বলতে চাই হে মা এবং বোন তোমাকে আল্লাহ আল্লাহ এমন দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন জেনে রাখো আল্লাহে আল্লাহর কসম আল্লাহে আল্লাহর কসম আল্লাহে আল্লাহর কসম কেউ যদি বলে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ সবচেয়ে মহা গুরুত্বপূর্ণ কাজ পারমাণবিক বম তৈরি করা কেউ যদি বলে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ মঙ্গল গ্রহে যাওয়া চাঁদে যাওয়া কেউ যদি বলে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হাজার বিল্ডিং নির্মাণ করা তাহলে আমি বলবো পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ পৃথিবীর সবচেয়ে মহা কাজ হচ্ছে একজন ছোট্ট শিশুকে সৎ মানুষ রূপে গড়ে তোলা এর চেয়ে কঠিন কাজ পৃথিবীতে নাই আর এই কঠিন কাজের চাকরি আল্লাহ দিয়েছে আল্লাহ এই চাকরি আল্লাহর দেওয়া হেমা এবং বোন এই চাকরি আল্লাহ আপনাকে দিয়েছে আপনি কিভাবে নিজেকে বেকার বলেন কিভাবে নিজেকে ঘর থেকে বের হয়ে বেকার উপাধি দিয়ে নিজের স্বামীর দাসত্ব তথাকথিত দাসত্ব বলে নিজের স্বামীর গোলামি বলে স্বামীর ভালোবাসা থেকে মুক্ত হয়ে স্বামীর স্নেহ থেকে মুক্ত হয়ে বসের গোলামি করে বসের দালালি করে নিজের চেহারা নিজের শরীরকে পণ্য দ্রব্য বানিয়ে রাস্তায় ঘুরিয়ে বেড়ান কিভাবে সম্ভব হয় একজন মুসলিম মা এবং বোনের যদি আত্মমর্যাদা থাকে তিনি নিজেকে পণ্য দ্রব্য বানাবেন না আজকে মা এবং বোনদেরকে পণ্য দ্রব্য বানানো হয়েছে রাস্তায় গরু ছাগল যেভাবে বিক্রি হয় বাজারে বেগুন গম ধান যেভাবে বিক্রি হয় এগুলো পণ্য দ্রব্য এগুলোর দাম হাঁকানো হয় সেভাবে একজন মুসলিম মা এবং বোনের চেহারার দাম হাঁকানো হয় যার চেহারা যত সুন্দর তার চাকরি হবে বিমান বালায় কেন সে শুধু তার চেহারা দেখাবে বাণিজ্য মেলায় যান বাণিজ্য মেলায় গিয়ে দেখবেন গাড়ি বিক্রি হচ্ছে তার পাশে অর্ধনগ্ন নারী দাঁড়িয়ে আছে কেন সে শুধু তার চেহারার বিনিময়ে টাকা গ্রহণ করতেছে টিভি খুলুন টিভিতে অ্যাড দেখুন যার যত চেহারা সুন্দর তার অ্যাডের তত টাকা সে নিজের চেহারাকে বিক্রি করতেছে টাকার বিনিময়ে যেভাবে রাস্তায় গরু ছাগল বিক্রি হয় যেভাবে রাস্তায় গম ধান চাউল বিক্রি হয় সেভাবে একজন নারী তার চেহারাকে বিক্রি করতেছে হে নারী যদি আপনার আত্মমর্যাদা থাকে হেমা এবং বোন যদি আপনি আপনার আত্মমর্যাদা থাকে তাহলে এই পথ থেকে আপনি ফিরে আসবেন আপনি কি রাসুলের ওই হাদিস ভুলে গেছেন রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলছে ইন্নাদ দুনিয়া কুল্লুহামাতা সারা পৃথিবীর সকল কিছু ধন সম্পদ সকল কিছু সম্পত্তি ঢাকা শহরের কোটি কোটি জমির দাম যত প্লাট ফ্লটের দাম যত সোনা গয়নার দাম যত সারা পৃথিবীর সকল সম্পত্তিকে যদি এক পাল্লায় তোলা হয় এক দাড়ি পাল্লায় রাখা হয় তাহলে তার চেতু দামি তার চেতু মূল্যবান হচ্ছে আলমার আলেহা একজন সতী সাধবী নারী একজন সৎ নারী আপনি উদ্দেশ্য করে বলতে চাই আপনি মতো হন নিজেই নিজেকে দাম দিতে শিখুন আপনার ভিতরে আত্মমর্যাদা দেখতে চাই আপনার চেহারা শুধু আপনার স্বামীর জন্য আপনার শরীর শুধু আপনার স্বামীর জন্য আপনার ভিতরে আত্মমর্যাদা আসতে হবে আমি কিভাবে আমার শরীর এবং আমার চেহারা আর একজন পুরুষকে দেখিয়ে বেড়াই এই আত্মমর্যাদা আপনার ভিতরে আসতে হবে জেনে রাখুন যখন ইব্রাহিম আলাই সালাম এবং সারা একসাথে যাচ্ছিলেন বাদশাহ জালেম বাদশার পাশ দিয়ে কাফের বাদশার পাশ দিয়ে তখন বাদশাহ তাদেরকে ধরে নেয় তারা বলেন আমরা ভাই বোন স্বামী স্ত্রী পরিচয় দেন না তারপরে বাদশাহ সারার সাথে গুনাহের কাজে লিপ্ত হওয়ার জন্য এগিয়ে যায় তখন সারা আল্লাহর দরবারে সালাতে দাঁড়িয়ে যান রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম যখনই কোনো বিপদে পড়েন বা দাঁড়াইলা সালাম তখনই আল্লাহর রাসুল সালাতে দাঁড়িয়ে যান কেননা আল্লাহর সাহায্য পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত সারা আল্লাহর দরবারে সালাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন আল্লাহ আমি আমার এই চেহারা আমার শরীরের হেফাজত করেছি এই আমানতের রক্ষা করেছি আমার স্বামী ছাড়া আমার চেহারা কাউকে দেখায়নি আমার স্বামী ছাড়া আমার শরীর কাউকে দেখায়নি আজকে জালেম বাদশাহ আমার এই শরীর ভোগ করতে চায় আল্লাহ আমি তোমার ভয়ের হেফাজত করেছি আমানতের রক্ষা করেছি আজকে এটা রক্ষা করার দায়িত্ব তোমার আল্লাহ সুবহান সাথে সাথে ওই বাদশার হাত পা অবশ করে দিলেন মা এবং বোন আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই এটা আপনার মর্যাদা আপনি এইভাবে হৃদয় দিয়ে পর্দা করুন হৃদয় দিয়ে নিজেকে হেফাজতে করুন আপনার মুখ দিয়ে যেটা বের হবে আল্লাহ সেটা বাস্তবায়ন করবেন একজন ছেলে যদি সৎ হয় যত ভালো হতে পারে একজন মেয়ে যদি সৎ হয় ওই ছেলের চেয়ে হাজার হাজার গুণ ভালো হতে পারে মা এবং বোনদেরকে উদ্দেশ্য করে আরো বলতে চাই আপনারা যদি সৎ হন সতী হন তাহলে মুসলিম জাতি সালাহুদ্দিন আইবির মতো নেতা পাবে অমর ইবনুল খাত্তাবের মতো নেতা পাবে ইমাম বুখারির মতো আলেম পাবে ইমাম মুসলিমের মতো আলেম পাবে কিন্তু আপনারা যদি হারিয়ে যান আপনারা যদি ধ্বংস হয়ে যান এই জাতির ভবিষ্যৎ ভয়াবহ এই জন্য সারা পৃথিবীর সকল ষড়যন্ত্রের একটাই উদ্দেশ্য আমাদের মা এবং বোনদেরকে ধ্বংস করা মা এবং বোনদের চরিত্রকে নষ্ট করা আপনারা পিতা আপনাদের উদ্দেশ্য করেও বলতে চাই আব্বু বক্তব্যে বলে থাকে সন্তান জন্ম দিতে পারলেই পিতা হওয়া যায় না পাগলও সন্তান জন্ম দিতে পারে সন্তান জন্ম দিতে পারলেই মা হওয়া যায় না পাগলিও বাচ্চা জন্ম দিতে পারে আপনি শুধু সন্তান জন্ম দিয়ে নিজেকে বাপ দাবি করবেন না শুধু সন্তান জন্ম দিয়ে নিজেকে মা দাবি করবেন না আপনার দায়িত্ব আপনাকে পালন করতে হবে না হলে কঠিন কিয়ামতের মাঠে এই দায়িত্ব আপনাকে বুঝিয়ে দিতে হবে আল্লাহর দরবারে অতএব আপনি আপনার দায়িত্ব পালন পালন করুন আপনি ভিতরে আত্মমর্যাদা চাই গায়েরা চাই আপনি আপনার দায়িত্ব পালন করুন দায়িত্ব পালন করে নিজের সন্তান সহ পরিবার সহ পবিত্র কোরআন এবং সহি আলোকে জীবন গড়ার চেষ্টা করুন আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুক আল্লাহ আমিন আজকের বক্তব্যের শেষ কথা আজকে সহি আকিদার এবং আহলে হাদিসদের দাওয়াতের যে বিপ্লব চলছে এই বিপ্লবকে লক্ষ্য করে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই এই বিপ্লবের সবচেয়ে বড় বাধা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দলীয় কন্দল সাংগঠনিক বিভেদ আজকে এই দলীয় কন্দল সাংগঠনিক বিভেদের কারণে দেখবেন হানাফি দেওবন্দীদের কৌমি মাদ্রাসার বোর্ড হয়েছে সেই কওমি মাদ্রাসার বোর্ডের অধীনে তারা পরীক্ষা দিয়ে সরকারের নিকটে সার্টিফিকেট নিচ্ছে কিন্তু আজকে আমাদের আহলে হাদিস সংগঠনগুলোর লজ্জা হওয়া উচিত সরম হওয়া উচিত হায়া হওয়া উচিত শুধু তারা সাংগঠনিক বিভেদের কারণে দলীয় অহংকারের কারণে হাজারো আহলে হাদিস ছাত্রের জীবনকে ধ্বংস করে দিচ্ছে তারা যেভাবে যদি আজকে তারা একত্রিত হয়ে আহলে হাদিস বশিক্ষা বোর্ড গঠন না করে তাহলে একদিন যেমন আলিয়া পরীক্ষা দিতে গিয়ে আহলে হাদিস ছেলেকে খারাপ আকিদা ভুল আকিদা জয়ীফ হাদিস খাতায় লিখে আসতে হয়েছে হানাফি দেওবন্দীদের সার্টিফিকেট নেওয়ার জন্য আজকে যদি আহলে হাদিস দলগুলো সংগঠনগুলো নিজেদের দলীয় গোড়ামিকে নিজেদের সাংগঠনিক বিভিন্ন শরীয়তকে পা দিয়ে পিষে একটি আহলে হাদিস শিক্ষা বোর্ড গঠন করে আহলে হাদিস ছাত্রদের সার্টিফিকেট না দিতে পারে তাহলে ভবিষ্যৎ আহলে হাদিস ছাত্রদের প্রজন্ম এই সমস্ত নেতা এবং আলেমদের উপর থুথু নিক্ষেপ করতে বাধ্য হবে কেননা আহলে ছাত্রদেরকে তখন এই বেফাক কৌমি বোর্ডের অধীনে হানাফি আকিদা হানাফি আমল ভুল আকিদা ভুল আমল লেখে নাম্বার নিতে হবে যেভাবে আলিয়াতে নাম্বার নিতে হয় অতএব এইখান থেকে আমি দাবি জানাতে চাই যারা দায়িত্বশীল আছেন যারা আলেম ওলামা আছেন আপনার সংগঠন থাক আপনার দল থাক কিন্তু আহলে হাদিস ছাত্রের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার আপনার না আপনারা একত্রিত হন একটা বোর্ড গঠন করে যেভাবে তারা দাওরায় হাদিসের মান নিয়েছে সেভাবে আহলে হাদিস ছাত্ররাও যেন একটি বোর্ডের অধীনে মাধ্যমে দাওরায় হাদিসের মান পায় এবং সেই সার্টিফিকেট দিয়ে দেশে বিদেশে মদিনা বিশ্ববিদ্যালয় সহ বিশ্ববিদ্যালয় উচ্চ শিক্ষা অর্জন করতে পারে এই পথ আপনাদের প্রশস্ত করতে হবে আপনাদের নিকটে এই দাবি জানিয়ে এই দাওয়া জানিয়ে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি ওয়াফের দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বিল আলমিন তবে একটা গুরুত্বপূর্ণ কথা আমি খাকসার খাদেম আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ সুহানা তালা আমাকে হাদিসের খাদেম হিসেবে কবুল করে বাংলাদেশে সহি বুখারির কোনো বাংলা ব্যক্তি ব্যাখ্যা গ্রন্থ ছিল না আমি চেষ্টা করেছি শুরু করেছি মিন্নাতুল বাড়ি দিয়ে প্রথম খণ্ড প্রকাশ হয়েছে স্টেজে পাবেন বাংলা ভাষায় প্রথম সহি বুখারির ব্যাখ্যা গ্রন্থ আর দ্বিতীয় খণ্ড মাসিকালে এতেসামে নিয়মিত পর্ব আকারে আসতেছে সেটাও আপনারা দেখবেন আর দ্বিতীয় জরুরি কথা আগামী সাত এবং আটই মার্চ জামিয়া সালাফিয়া নারায়ণগঞ্জ রূপগঞ্জে যে সম্মেলন সেই সম্মেলনে আপনারা সকলেই ইলম হাসিল করার জন্য অবশ্য অবশ্যই যাবেন যাবতীয় দলীয় সংকীর্ণতাকে পিছনে ফেলে সাংগঠনিক বিভেদকে পিছনে ফেলে যারাই আসতে চায় আমরা সবাইকে দাওয়াত দিই সেখানে ডাকি তারা সেখানে আসে এদেশে এরকম সম্মেলন খুব কম হয় যেখানে এত আলেমলমা একত্রিত হয় এই সম্মেলনকে আপনারা মিস করবেন না আপনারা উপস্থিত হবেন এই বলে আজকের বক্তব্য এখানে শেষ করছি